করেছেন আমাদের ভাষা হলো বাংলা ভাষা আমরা সরাসরি ওই আরবি ভাষা বুঝি না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই আরবি ভাষা থেকে বাংলা ভাষা নিজের মাতৃভাষার মাধ্যমে কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার বোঝার চেষ্টা করা এবং আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তাপসির শেষ করার পরে আবার পুনরায় আল্লাপাকের সেই কিতাবের শুরু থেকে তাপসির করার এবং সেই তাপসিরে উপস্থিত থেকে শোনার আল্লাপাক তৌফিক দিয়েছেন এজন্য সকলে সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ একবার কোরআনে কারিমের তাফসির এই নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে আমরা শেষ করে আবার পুনরায় শুরু করতে পারবো এরকম ধারণা আমাদের অনেকেরই ছিল না কিন্তু আল্লাহ সুবহান হাত আলা কবুল করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে একবার শেষ করে আবার দ্বিতীয়বার শুরু করার আল্লাপাক তৌফিক দিয়েছেন এই জন্য আবারও সুক্রিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের সুরার সংখ্যা কয়টি একশত চোদ্দটি সর্বপ্রথম সুরা কোনটি সুরা আল ফাতিহা কোরআনে কারিমের সবচেয়ে বড় সুরা কোনটি মাশা আল্লাহ সবাই জানে ওই যে ওমর রাদি আল্লাহ তালু বলছেন যে আকুল্লাস আফকাহমিন ওমর যে সবাই তো ওমরের চেয়ে বড় পক্ষী আলহামদুলিল্লাহ সবাই এখন সব জানেন আর এখন যে তাপসির হবে এই তাপসিরে কিন্তু আপনাদের কাছে জানতে চাওয়া হবে কারণ একবার তো ক্লাস হয়ে গেছে এখন এগুলো হলো রিভাইজ ক্লাস আগের ক্লাস তাহলে এখন স্টুডেন্ট বলবে না টিচার বলবে স্টুডেন্ট বলবে এখন এখন তাফসির করবে স্টুডেন্টেরা কি স্টুডেন্ট হইতে আবার কোনো লজ্জা আছে নাকি আমরা সবাই কোরআনের স্টুডেন্ট আমরা আমাদের মৃত্যু পর্যন্ত কোরআনের স্টুডেন্ট হইতে কোনো বয়স লাগে না একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা সবাই কোরআনের স্টুডেন্ট কোরআনের ছাত্র তো এখন আমরা যে তাফসির করব এই তাফসিরের প্রথম সুরা হলো সুরা আল ফাতেহা কোরআন কারিমের সবচেয়ে ছোট সুরা কোনটি সুরা আল কাউসার সুরা আল কাউসার হলো সবচেয়ে ছোট সুরা আমরা যে সুরাটা তাপসির করব সুরা আল ফাতেহা এটি কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটা হলো উম্মুল কোরআন উম্মুল কিতাব মানে পুরা কোরআনে কারিমকে আল্লাহ তালা একটা সুরার মধ্যে ঢুকাই ফেলছেন সুহান আল্লাহ পুরা কোরআনে কারিমকে পুরা কোরআনে কারিমের নির্যাস একটা সুরার মধ্যে সেই সুরাটার নাম হলো সুরা আল ফাতেহা ভ্রান্ত সুফি সম্প্রদায় সুফি সম্প্রদায় কিন্তু ভ্রান্ত এটাও খেয়াল রাখতে হবে কারণ সুফি সম্প্রদায়ের উদ্ভব সাহাবাইকেরাম থেকে হয় নাই নবী সাল্লা ইসলাম থেকে হয় নাই সাহাবাইকেরাম থেকে হয় নাই আপনারা আর একটু সামনের দিকে চলে আসেন তাহলে পিছনের দিকে আমাদের ভাইয়েরা বসতে কষ্ট হইতেছে সামনে খালি না রেখে আস্তে আস্তে সামনের দিকে চলে এসির মধ্যে বসলে আমাদের বাইদেরও একটু শুনতে আরাম হবে এজন্য যতটুকু সম্ভব হয় এদিকে চলে আসে তো বিভ্রান্ত সুফি সম্প্রদায় গোমরা শিয়া সম্প্রদায় শিয়া সম্প্রদায় থেকে সুফি সম্প্রদায়ের উদ্ভব সুফি সম্প্রদায়ের গোড়া হলো শিয়া সম্প্রদায় এজন্য সুফিদের যে সাজারা সুফিদের যে সিলছিলা ওই সিলছিলার মধ্যে দেখবেন শিয়াদের যে ইমাম দশজন ইমাম এই দশজন ইমাম ওই তরিকার মধ্যে আছে এবং অধিকাংশ ইমাম অধিকাংশ সুফি ইরানে জন্ম পারস্য জন্ম সেদিক থেকে আসছে এই বিভ্রান্ত সুফি সম্প্রদায় বলে থাকেন যে আল্লাহর এই জমিনে যদি কোরআন না থাকে হাদিস না থাকে যদি শুধু ইমাম গাজ্জালি রাহমাহুল্লার এহিয়াই দিন থাকে অথবা মাওলানা রুমির মসনবি থাকে তাহলে আল্লাহর দিন পৃথিবীতে থাকবে কি সোহান আল্লাহ বলবেন না নাওজুবিল্লা এটা হলো বিভ্রান্ত সুফি সম্প্রদায়ের কথা যে কোরআন হাদিস পৃথিবীতে দরকার নাই কোরআন হাদিস না থেকে এহিয়াই উলোমে দিন বা মসনবী এইগুলা যদি থাকে তাহলে আল্লাহর দিন জীবিত থাকবে কারণ কি সুফিদেরকে জিজ্ঞাসা করা হলো এটার কারণ কি বলে যে পুরা কোরআনের নির্যাস হাদিসের নির্যাস ওই এহিয়াই উলুমের দিনের মধ্যে চলে আসছে আবার মসনবির মধ্যে চলে আসছে মালানা রুমির মসনবির মধ্যে চলে আসছে এজন্য সুফি সম্প্রদায় এবং সুফি সম্প্রদায়ের যতগুলো আধুনিক শাখা প্রশাখা আছে তারা দেখবেন কোরআনে তাপসির করে না নিজেরা তাপসির করে না আবার তাপসিরে বসেও না নিজেরা সহি হাদিসের গ্রন্থগুলো পড়েও না সেগুলা তালিমও করে না এত কষ্ট করে এত শ্রম দিয়ে সারাটা জীবন যারা উৎসর্গ করে ইমাম বহারি রাহমাহুল্লাহ ইমাম মুসলিম রাহমাহুল্লাহ ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ ইমাম ইবনে মাজা রাহমাহুল্লাহ তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ ইমাম মানে তারা এত বিশাল বিশাল হাদিসের গ্রন্থ সংকলন করেছেন তাদের সারাটা জীবন এই হাদিসের পিছনে বাক্য করেছেন তারা জীবনের সকল আরাম আয়ের সব ত্যাগ করেছেন একমাত্র নবিসামের সহি সুন্নার হাদিসের হেফাজতের জন্য কিন্তু দেখবেন সুফি সম্প্রদায় সেগুলা থেকে কোনো তালিম করে না বোখারির তালিম কোথাও দেখবেন না মুসলিমের তালিম তিরমিজির তালিম তারপরে আবুদাউদের তালিম এগুলা তালিম নেই কেন করে না ওই যে তাদের আকিদা হইল এই হাদিস সবগুলোর মধ্যে যা আছে কোরআনের মধ্যে যা আছে সবগুলার নির্যাস তো ওই কিতাবের মধ্যে চলে আসছে তাহলে আর ওগুলার দরকার কি আপনি তাদের সাথে কথা বলে দেখবেন দেখবেন যে তারা আপনাকে এটাই বুঝাবে যে আমরা যে কিতাবের তালিম করি এটা তো কোরআনের তালিম এটা তো হাদিসের তালিম কোরআন হাদিসের নির্যাস সব এখানে চলে আসছে এই জন্য আমরা কোরআনের তালিম করি না হাদিসের তালিম করি না এটা তালিম করি বুঝতে পারছেন আবার কথাটা কিন্তু এই কথাটা কি সহি কথা নাকি ভ্রান্ত কথা কোরআন হাদিসের নির্যাস যদি এরকম চলে আসতো তো এই নির্যাস তো সবার আগে সাহবাইকেরাম তৈরি করতেন এই নির্যাস সাহবাইকেরাম তৈরি করে আমাদেরকে দিয়ে দিতেন আলী রাদি আল্লাহ তালানও একটা নির্যাস তৈরি করতেন তারপর আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানও একটা তৈরি করতেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু একটা নির্যাস তৈরি করতেন যে এত ঝামেলা এত বড় বড় কোরআন এত বড় বড় হাদিস এতগুলা দরকার কি ছোট্ট করে তোমাদেরকে একটা অজিফার মতো নির্যাস বানাই দিই বানাই দিতেন না কিন্তু এই লক্ষাধিক সাহাবাই কারাম রেদওয়ানুল্লাহ তালা আলাহিম মাজমাইন ছিলেন লক্ষ লক্ষ তাবেই নেকারাম ছিলেন লক্ষ লক্ষ তাবে তাবেই নেকারাম ছিলেন তারা কেউ এরকম নির্যাস বানাই দিতে পারলেন না শত শত বছর পরে এসে ইমাম গাজ্জালি আর ইমাম মাওলানা রুমি নির্যাত বানাই দিছে বা আরও অন্য ওলামারা নির্যাত বানাই দিছে এটা হলো ভ্রান্ত আকেইদা ভ্রান্ত কথাবার্তা যেই মসনবী কোরআন হাদিসের নির্যাস যেটাকে বলা হচ্ছে যে কোরআন হাদিস সব এটার মধ্যে ঢুকে গেছে সেই মসনবী শুরুতে কি আছে জানেন সেই মসনবী শুরুতে আছে মসনবিয়ে মৌলবিয়ে মানবী হাসতে কোরআন ধর জাবানে ফাহলবি খুদ্ব খুদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশদ তা গোলামে শামসে তিব্রিজি নাশদ আমরা ছাত্র জীবনে তো সুফি তরিকায় পড়াশোনা করছি ছাত্র জীবনে তো সুফিরে সুফি আমাদের দেশটাই তো সুফি দেশ সুফি ইজমের দেশ তো আমরা তো মস্তবি সব মুখস্থ করে ফেলছি মস্তবির অনেক শেয়ার আমার মুখস্থ আছে যেগুলো মুখস্থ করতাম আর মনে করতাম যে বড় হইলে বড় আলেম হইলে এইগুলা গান গায়ে গায়ে ওয়াজ করবো তাহলে বাংলাদেশের বড় বক্তা হয়ে যাবো হ্যাঁ, এই জন্য এগুলা অনেক মস্তবি মুখস্থ করছি কিন্তু পরবর্তীতে যখন শহীদ দিন বুঝে আসলো তখন বুঝলাম হায়রে এইগুলো মুখস্থ করার জন্য যে সময়টা নষ্ট করছি এই সময় কতগুলো হাদিস মুখস্থ করতে পারতাম কতগুলো আয়াত মুখস্থ করতে পারতাম ওগুলা মুখস্থ করলেই তো কাজে লাগতো এগুলো একজন কবির কবিতা তো শুনেন কবি কি বলতেছে শুরুতে যেটা কোরআন হাদিসের নির্যাস সেটা বলতেছে কি খুদ্ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল্লা সদ নামে একজন ব্যক্তি ছিলেন আর রুমি ছিলেন রুমি ছিলেন কিতাবি আলেম শামসে তিব্রিজি ছিলেন মারেফতের আলেম একজন শরীয়তের আলেম একজন মারেফতের আলেম তো মাওলানা রুমি শরীয়তের আলেম বিরাট আলেম তার অনেক কিতাবাদি আছে তাফসির হাদিস তো শামসে তিব্রিজি একদিন আসি মাওলানা রুমি সব কিতাব পুকুরে ফেলে দিছে মাওলানা রুমির সব কিতাব তাপসির হাদিস সব কারণ সুফিদের মতে কিতাব দরকার নাই কোরআন হাদিস দরকার নাই তো কোরআন হাদিস সব পুকুরে ফেলে দিছে পুকুরে ফেলে দেওয়ার পরে রুমি আসে দেখে যে কিছু নাই তো রুমি কিতাব খোঁজে শামসেদি ব্রিজি বলে যে তোমার কিতাবের কি দরকার তুমি না বড় আলেম তো রুমি বলছে যে না আমার সব আলেম তো কিতাবের মধ্যে কিতাব থেকে আমি পড়াশোনা করি আমার স্টুডেন্টদেরকে আমি পড়াই তো শামসেতি বৃদ্ধি বলতেছে তোমার কিতাবে যদি দরকার হয় তো পুকুরের থেকে এনে দিচ্ছি তোমার তো পুকুরের পানি থেকে সব কিতাব তুলে আনি রুমিকে দিয়ে দিচ্ছে কিন্তু একটা পাতাও কোনো জায়গা দিই ভিজে নেই কি সোহান আল্লাহ করবেন না নাওজিবিল্লা একটা পাতাও কোনো জায়গা দিই ভিজে নেই পুকুরের থেকে এতগুলা কিতাব তুলে ফেলছে আচ্ছা তুলে ফেলার পরে আবার রুমিকে দিচ্ছে এখন রুমি আবার চিন্তা করে যে হায় রে এটা কোন এলাকা যে এলম দিয়ে পুকুরের মধ্যে কিতাব ফেলে দিলে পানির মধ্যে কিতাব ভিজে না তাহলে এই এলম আমার দরকার তো শামসে তিব্রিজিকে জিজ্ঞাসা করলো এই এলম কোথায় পাওয়া যায় কোন কিতাবে পাওয়া যায় বলছে এই এলম কোনো কিতাবে পাওয়া যায় না এই এলম কোথায় পাওয়া যায় এই এলম সিনা বসিনা ফাঁস করে এটা সিনা সিনায় যায় এটা কিতাবে থাকে না এটা সিনার মধ্যে থাকে তো কোন সিনায় থাকে এই শামসেতি বৃদ্ধির সিনার মধ্যে এই কিতাব এই আলেম আছে তো সুতরাং তুমি কোরআন হাদিস কিতাব যত বড় বড় কোনো কাজ হবে না শামসেতি ব্রিজির গোলামি করতে হবে এই জন্য দেখেন প্রথমে দিয়ে কথা রইল এরকম খুদ্ বখদ মাওলানা রুমি হারগেজে কামেল্লা সোদ তা গোলামে শামসে তিব্রিজি নাসদ মাওলানা রুমি এত বড় আলেম হইও কামাল হইতে পারে নাই যতক্ষণ না শামসে তিব্রিজির গোলামি করছে আচ্ছা আল্লাহর একজন বান্দা আল্লাহর গোলামি করবে না শামসে তিব্রিজির গোলামি করবে তাহলে এই কথাটা সেরে কি কথা না শামসে তিব্রিজির গোলামি করবে কেন উনি যদি মাওলানা রুমি এত বড় আলেমে হয় তো উনি গোলামি করবো আল্লাহর উনি বলবে যে মালানা রুমি ততক্ষণ কামেল হইতে পারে নাই যতক্ষণ আল্লাহর গোলামি করে নাই সে কথা না কই মালানা রুমি বলতেছে যে শামসেতে ব্রিজের গোলামি যতক্ষণ করি নাই আল্লাহর গোলামি করি আমি অলি হইতে পারি নাই নাওজুবিল্লাহ যখন শামসেতে ব্রিজের গোলামি শুরু করছি এবার আমি কামেল হয়ে গেছি আল্লাহর অলি হয়ে গেছি এটা হলো কোরআন হাদিসের নির্যাসের কথা কোরআন হাদিসের সাথে এই কথার মিল আছে এরকম এহিয়া উলমের দিনের মধ্যে এমন এমন মিথ্যা জাল জঘন্য কথাবার্তা আছে যেগুলো মানুষের ইমান চলে যাওয়ার জন্য যথেষ্ট এগুলো হলো কোরআন হাদিসের নির্যাস আরও দেখবেন অনেক কিতাবে শুরুতে লেখা আছে যে অমুক বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে আমার এই কিতাব রচনা করা তো কিতাব রচনা কি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় না বুজুর্গের সন্তুষ্টির জন্য এগুলা হলো কোরআন হাদিসের নির্যাস আমাদের দেশের বুঝতে পারছেন জি তো সুরা আল ফাতেহা এটা হলো পুরা কোরআনের নির্যাস বুঝতে পারছেন সুরা আল ফাতেহা পুরা কোরআনে কারিমের নির্যাস আমরা এই সুরাটা তাফসির করব এই একটা কিতাব এই কিতাবের নাম হলো জুজ উল কারা এই কিতাবের নাম জুজ উল কারা এই কিতাবের সংকলক ইমাম বুখারি রাহমাহুল্লাহ বোখারি শরীফ নাম শুনছেন না বোখারি শরীফ যিনি সংকলন করছেন ওই ইমাম বুখারি এই কিতাবটা সংকলন করছেন এটার নাম জুজুল আহ এই কিতাবটার মধ্যে তিনশোটা হাদিস আছে এই কিতাবের মধ্যে কতটা হাদিস তিনশোটা হাদিসে খালি সুরা আল ফাতেহা সংক্রান্ত তিনশোটা হাদিসে শুধু সুরা আল ফাতেহার সংক্রান্ত হাদিস এই কিতাবটা ইমাম বুখারি সংকলনে করছেন শুধু সুরা আল ফাতেহার জন্য এই জন্য আমরা তিনশোটা হাদিস আলোচনা করব না এর ভিতর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস যেগুলো আমাদের জানা খুব দরকার ওই হাদিসগুলো শুধু আলোচনা করবো ইমাম বুখারি কি জাল হাদিস সংকলন করতেন দইফ হাদিস সংকলন করতেন ইমাম বুখারি রাহমাহুল্লাহ ছয় লক্ষ হাদিস সংকলন করেছিলেন সেখান থেকে পাঁচ লক্ষ বাদ দিয়ে মাত্র এক লক্ষ তিনি বিভিন্ন গ্রন্থে সংকলন করেছেন বোখারিতে তো মাত্র ছয় হাজারেরও কম বোখারির হাদিস ইমাম বোখারির বোখারি ছাড়াও আরও অনেকগুলো হাদিসের গ্রন্থ আছে বর্তমানেও পৃথিবীতে অনেকগুলো গ্রন্থ পাওয়া যায় তন্মধ্যে এটা একটা এখানে ইমাম বোখারি তিনশোটা হাদিস সংকলন করছেন শুধু সুরা আল ফাতেহা সংক্রান্ত এই জন্য আমরা এটা থেকে ইনশাল্লাহ আলোচনা করব এটার নাম হলো ফাতহুল বাড়ি ফাতহুল বার এটা হলো বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ এবং সারা পৃথিবীর যত ওলামাইকরাম আছে হানাফি সাহাফি মালিকি হাম্বলি সিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া তারপরে দিয়া আরও যা যা আছে হ্যাঁ, এই সবার কাছে এটা গ্রহণযোগ্য পৃথিবীতে একজন আলেমি পর্যন্ত পাওয়া যায় নাই যিনি এটা সম্পর্কে দ্বিমত পোষণ করছেন বোখারির যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে কোনোটা অনেক বড় কোনোটা ছোট কোনোটা বিভিন্ন রকম এটা হলো বড়ও না ছোট না জামে মানে মানে এটা সবার কাছে গ্রহণযোগ্য এটার মধ্যে এই সুরাল আল সংক্রান্ত কিছু হাদিসের ব্যাখ্যা আছে আমরা ওইগুলো একটু আলোচনা করব। এই প্রবন্ধটা আমি শুধু আমিনের ব্যাপারে সংকলন করেছি এটা আমার নিজের লেখা নিজের সংকলিত প্রবন্ধ মানে যত হাদিসে আমিন সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো এখানে আমি একত্রিত করছি এটা থেকে একটু আলোচনা করবো ইনশাল্লাহ আর এটা হলো তাপসিরে ইবনে কাসির তাপসিরে ইবনে কাসির নাম শুনছেন তো ইবনে কাসির হ্যাঁ এই তাপসিরে ইবনে কাসির এমন একটা তাফসির যে তাফসিরের ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত হানাফি সাহাফি মালিকি হাম্বলি সকল তরিকার সকল পদ্ধতির সবার কাছে গ্রহণযোগ্য কারো কাছে এটা একতালাপ নাই সবার কাছে এক বাক্যে তাফসির ইবনে কাসির গ্রহণযোগ্য এটা আহলুসুন্নাওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ তাফসির তাফসিরে তবারির সংক্ষিপ্ত রূপ হইল তাফসিরে ইবনে কাসির তাফসিরে তবার এটা একটু বড় বিশাল তাফসির ইমাম তবারির দুটা কিতাব আছে একটা হলো তাফসিরে তবারি আর একটা হলো তারিখে তবারি একটা ইতিহাসের কিতাব আর একটা তাফসিরের কিতাব ইমাম তবারি তিনি তার ছাত্রদেরকে বলতেছিলেন যে ছাত্ররা শোনো আমি তোমাদের জন্য দুইটা কিতাব লিখব একটা কিতাব লিখবো তাফসিরের উপরে আর একটা কিতাব লিখবো ইতিহাসের উপরে ইসলামের ইতিহাস তো এই যেটা লিখব এটা লিখব তিরিশ হাজার পৃষ্ঠা মানে যেটা কোরআনে তাফসির লিখবো সেটাও তিরিশ হাজার পৃষ্ঠা আর যেটা ইতিহাস লিখবো সেটাও তিরিশ হাজার পৃষ্ঠা এক একটা তিরিশ হাজার পৃষ্ঠা কোন সালের কথা যে এর আগে বলছি অনেকবার ইমাম তাপসির তবারে লেখা হয়েছে কত হিজড়িতে তিনশো হিজড়িতে তিনশো হিজড়িতে তাপসিরে তবারি লেখা হয়েছে তো দেখেন এখন কত হিজড়ি চলে প্রত্যেক জুমায় আমরা বলি যে চোদ্দশত ছত্রিশ হিজড়ি সনের এত তারিখ আজকেও তো বলছি এইটাও মনে নাই আল্লাহর বান্দাদের চোদ্দশত ছত্রিশ হিজড়ি তাহলে তিনশো হিজড়িতে তাপসিরে তবারি লেখা তাহলে কত বছর আগে হ্যাঁ, এগারোশো ছত্রিশ বছর আগের তাফসিরে তবারি তো ইমাম তবারি বলতেছেন আমি তিরিশ হাজার পৃষ্ঠা তাফসিরে তবারি লিখবো তিরিশ হাজার পৃষ্ঠা তারিখে তবারি লিখবো তো ছাত্ররা বলতেছে আপনি এত বিশাল লিখলে আমরা তো এতটুকু পড়তেও পারবো না এত জ্ঞান অর্জন করতে পারবো না আপনি একটু সংক্ষেপ করেন তো সর্বশেষে উনি সংক্ষেপ করছেন তিন হাজার পৃষ্ঠা তাপসিরে তবারি তিন হাজার পৃষ্ঠা তারিখে তবারি তিন হাজার পৃষ্ঠা তো বলছেন যে আমি তিরিশ হাজার পৃষ্ঠায় যা লিখতাম এই তিন হাজার পৃষ্ঠার মধ্যে তা নিয়ে আসছি কিন্তু এই তিন হাজার পৃষ্ঠা তো বিশাল এই তিন হাজার পৃষ্ঠা পড়ার মতো তো আমাদের এখন ধৈর্য নেই বর্তমানে এই পৃথিবীতে মনে হয় একজন আলেম পাওয়া যাবে না যিনি তাফসির তোবারে তিন হাজার পৃষ্ঠা পড়ছে তো পরে ইবনে কাসির ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ তিনি সাতশো হিজড়িতে জন্মগ্রহণ করছেন সাতশো চুয়াত্তর হিজড়িতে তিনি অন্তকাল করছেন তখন ইবনে কাসির ওই তবারিকে সংক্ষেপ করে যাতে দুনিয়ার সকল মুসলিম এটাকে সহজে পড়াশোনা করতে পারে এই জন্য তিনি সংক্ষেপ করে তাপসির ইবনে কাসির লিখছেন আমরা সুরা আল ফাতেহা তাপসির করব তাপসির ইবনে কাসির থেকে তো প্রথমে আসি আমরা একটা একটা করে আজকে যতটুকু পারি আর বাকিটা ইনশাল্লাহ পরবর্তী তাপসিরে প্রথমে আসি আমরা তাপসির ইবনে কাসির থেকে কোরআনে কারিমের তাপসিরের তরিকা কি হবে কোরআনে কারিমের তাপসিরের পদ্ধতি পদ্ধতিটা কি হবে মানহাজ ম্যাথডোলজি কি হবে কোরআনের তাপসির কিভাবে করব। এই যে ইমাম তবারি তাপসির করছেন ইমাম তবারি তাপসির করার জন্য যে রকম জ্ঞান ছিল তিরিশ হাজার পৃষ্ঠা আমাদের কাছে তো এক পৃষ্ঠার জ্ঞানও নাই তো ইমাম তবারিও তাফসির করছেন আর আমরাও তাফসির করবো দুই তাফসির কি এক ইমাম তবারিও তাফসির করছেন ইবনে কাসিরও তাফসির করছেন দুই তাফসির কি এক তো আমরা যে তাফসির করব এই তাফসির হলো নামে নামে তাফসির কামের তাফসির না আসলে তাফসির না আমাদেরটা হইলো এই যে ইমাম তবারি ইমাম ইবনে কাসির ইমাম কর্তুবি এরা যে তাফসিরগুলো লিখে গেছেন আমাদের জন্য আমরা ওইগুলা পড়ে পড়ে আপনাদেরকে শোনাবো এটার নাম তাপসির বুঝতে পারছেন কিন্তু কোরআনের এই আয়াতেই বলছে ওই আয়াতেই বলছে নিজের থেকে বলার মতো কোনো জ্ঞান আমাদের নাই আমাদের মানে বর্তমান বিশ্বের কারো নাই বর্তমান বিশ্বে এমন কোনো আলেম নাই যেই আলেম কোরআনের তাপসির করতে পারে আমাদের তাপসিরটা হলো আরেকজনের তাপসির আমরা নকল করি আপনাদেরকে শোনাই এটা হলো আমাদের তাপসির আর আহলুসুন্নাওয়াল জামাতের তাপসিরের একটি পদ্ধতি আছে তরিকা আছে এই তরিকাটা হলো কি ইমাম ইবনে কাসির সে তরিকাটা বর্ণনা করছেন প্রথমে এই জন্য তরিকাটা আমাদের জানা দরকার তরিকাটা হলো আন্না আসাহাত তরিক জালিকা আল কোরআন বিল কোরআন আন আল কোরআন বিল কোরআন মনে রাখবেন এক নম্বরে আল তাফসিরুল কোরআন বিল কোরআন এই বাক্যটা মনে রাখবেন তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বিল কোরআন মানে কোরআনে কারিমের কোনো আয়াতে আল্লাপাক একটা কথা সংক্ষিপ্তভাবে বলছেন আবার আরেক আয়াতে গিয়ে আল্লাপাক ওইটাকে বিস্তারিত বলছেন তাহলে ওই সংক্ষিপ্ত আয়াতের তাফসির হলো ওই বিস্তারিত আয়াতটা এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন মানে কোরআনের তাফসির করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে এই আয়াতটার কোরআনের কোনো জায়গায় ব্যাখ্যা আছে কিনা যেমন আল্লাহ পাক বলছেন সরাতাল্লাদিনা আন আমতা আলাইহিম সরাতাল্লাদিনা আন আমতা আলাইহিম যে আল্লাহ আমাদেরকে সেই রাস্তাটা দাও যে রাস্তাটা যে রাস্তা তোমার চলার কারণে যারা তোমার নেয়ামত পেয়েছে এখন ওরা কারা নেয়ামত পাইছে কারা এখানে কিন্তু আল্লাহ পাক কারো নাম বলে নেই খালি বলছেন নিয়ামত পাইছে কিন্তু আমরা যখন সূরা আর নেশার মধ্যে যাই সেখানে আল্লাহ পাক কারা কারা নিয়ামত পাইছেন বলে দিছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ পাক বলেন নিয়ামত পাইছেন কারা মিনান নবিয়িন আল্লাহর নবীরা সিদ্দিকেরা ওয়া সোহাদা শহীদেরা ওয়া সালেহীন সালেহীনেরা তাহলে আমরা এটা তাফসির ওখানে পাই গেছি এখন আমরা আর কোনো দিকে যাওয়ার দরকার নাই তাফসিরুল কোরআন বিল কোরআন হয়ে গেছে এই আয়াতের তাফসির ওই আয়াতে পেয়ে গেছি এইরকম কোরআনে দেখবেন যে অসংখ্য আয়াতের তাফসির এক আয়াতে তাফসির আর এক আয়াতে আছে এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন আচ্ছা এখন এরকম তাফসিরুল কোরআন বিল কোরআন পাইলাম না তখন কি করতে হবে ফাইন আয়া কাজা লিকা ফালাইকা বিসুন্নাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হলো যদি কোরআনের ব্যাখ্যা কোরআনে পাওয়া না যায় তাহলে কোরআনের ব্যাখ্যা কোথায় খুঁজতে হবে বিসুন্না সুন্নার মধ্যে খুঁজতে হবে এটার নাম হলো তাফসিরুল কোরআন বিসুন্না মানে কোরআনে পাইতেছি না এই আয়তের ব্যাখ্যা তাহলে কোরআনের ব্যাখ্যা হলো নবী সাল্লাহ আলি সাল্লাম নবী সাল্লা সাল্লামের কাছ থেকে এটার ব্যাখ্যা নিতে হবে আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যায় কি বলছেন বা এই আয়াতের কি আমল করছেন সেটা হলো দুই নম্বর পদ্ধতি এই জন্য ইমাম শাফি রহমাহুল্লাহ বলছেন উল্লুমা হাকামা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া মিম্মা মিনাল কোরআন নবী সাল্লাহ ইসলাম যে ফয়সালা দিতেন যে সিদ্ধান্ত দিতেন সেটাই হলো কোরআন নবী সাল্লাহ ইসলামের সিদ্ধান্তটাই কোরআনের আমল কারণ কি ইমাম শাফি রাহমাউল্লাহ দলিল দিছেন যে আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা ওই যে তোমা ইবনে ওবায়রাক আটা চুরি করছিল মনে আছে ওই কাহিনী তোমা ইবনে ওবায়রাক আটা চুরি করছিল রাত্রে আটা চুরি করে যখন বাসা নিতেছে তো বস্তা ছিঁড়া ছিল নিচে এখন যেখান দিয়ে যেখান দিয়ে নিচে সেখানে সেখানে আটা পড়ে রয়েছে রাস্তা রাস্তায় কিন্তু সে নিজের ঘরে নেয় না নিচে আরেকজনের ঘরে চুরি করছে একজনে রাখছে আরেকজনের বাসায় এখন সকালবেলা লোকজন উঠি দেখে যে ওই ঘরে যায় আটার বস্তা পাওয়া গেছে এখন লোকজন বলে যে তুমি চোর যার ঘরে পাওয়া গেছে সে বলে যে না আমি চুরি করি নাই অমুকে চুরি করি আনি দিছি জিনিস পেলাম তোমার ঘরে তুমি বলো তুমি চুরি করো নাই পরে এই বিচারের বার আসছে নবী সাল সাল্লামের কাছে নবী সাল সাল্লাম ফয়সালা দিলেন যার কাছে মাল পাওয়া গেছে সেই চোর কিন্তু আসলে কিন্তু সেই চোর না চুরি করছে আরেকজন কিন্তু শরীয়ত নবী সাল সাল্লাম তো গায়েব জানান না নবী সাল সাল্লাম যদি গায়েব জানতেন তো বলে দিতেন যে তোমা চুরি করছে নবিসাম বললেন না যার কাছে মাল পাওয়া গেছে যেখানে সেই সোর এটাই শরীয়তের মূলনীতি আপনার কাছে যদি জাল টাকার নোট পাওয়া যায় আপনি জাল টাকার মালিক কে দিছে ওইটা খোঁজা হবে না আপনার কাছে পাওয়া গেছে আপনি এটার মালিক হ্যাঁ, আপনার কাছে সোরাইকৃত মাল পাওয়া গেছে আপনি চুরি করছেন এখন এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব এখন ওই তোমা ইবনে ওবায়রাক যে অরিজিনাল সোর তার বংশ কিন্তু খুব শক্তিশালী খুব প্রভাবশালী বংশ তারা বিভিন্ন উপায়ে চেষ্টা করতেছে যে তাদের বংশকে যেন সোর সাব্যস্ত করা না হয় কারণ তাদের বংশ সোর সাব্যস্ত হলে মানুষ কবে যে এই সোরের বংশ বা সর্বনাশ এই জন্য সোরের বংশ হওয়া যাবে না তখন পরবর্তীতে জানা গেল আসলে চুরি করছে সে তখন নবী সাল্লাহ ইসলাম বললেন যে না সে তোমায় চুরি করছে এখন এই ফয়সালা নিয়ে মানে বিশাল ঝগড়াঝাটি হচ্ছে তখন আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে বলে দিলেন ইন্না ইলাইকাল কিতাবা বিল হক হে রাসূল আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি হক সহকারে লিতাহকুমা বাইনান নাস এই কোরআন নাজিল করেছি আপনি কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন বিমা আরাক আল্লাহ আল্লাহ আপনাকে যে বিষয়ে জ্ঞান দিছেন মানে আল্লাহ আপনাকে কোরআনের যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের আলোকে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন ওয়ালা তাকুল্লিল খবরদার পক্ষ হয়ে আপনি ঝগড়াকারী হবেন না খেয়ানতকারীকে ওই মানে আপনি তার পক্ষ অবলম্বন করে ঝগড়া করবেন না ঝগড়াকারী হবেন না পক্ষ অবলম্বন করবেন না এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন নবী সাল্লামকে আল্লাহ আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন বিমা আরাক আল্লাহ আল্লাহ আপনাকে ওই কোরআনের যে জ্ঞান যেই বুঝ দিচ্ছেন তাহলে নবী সাল্লামের যে সুন্না সেটাও আল্লাহর দেওয়া জ্ঞান সেটাও পরোক্ষভাবে কোরআন আরেকটি আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফী আল্লাহ বলছে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি আলাহম আপনি তাদের মধ্যে এটার বয়ান করবেন এটার ব্যাখ্যা দিবেন কোরআনের ব্যাখ্যাকারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সুরান নাহালের মধ্যে আল্লাহ পাক বলছে ইলাইকা যিকরা লিন মা নুজিলা ইলাইহিম আপনার উপরে এই জিকির নাজিল করেছে লিতুবাইয়ানা লিন-নাস আপনি মানুষের মধ্যে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এটার ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব আপনার কোরআনের কোন আয়াতের আমল কিভাবে করতে হবে এটা আপনি শিখাই দিবেন এটার দায়িত্ব নবী সালামের তাহলে এই আয়াতগুলোর আলোকে বোঝা গেল যে নবী সালামের সুন্না ও কোরআনের তাফসির এই জন্য আল্লাহ রসুলাম বলছেন আলা ইন্নি উতিতুল কোরআন আমার উম্মতারা শোনো আমি কোরআন নিয়ে দুনিয়াতে এসেছি এবং কোরআনের সাথে আরও একটা জিনিস নিয়ে এসেছি সোহান কোরআনের সাথে আরো একটা জিনিস আনছে সেটা কি সুন্না ইয়ানিয়া সুন্না কোরআনের সাথে আমি সুন্না নিয়ে আসছি এজন্য ওয়াসুন্না আইদান তোনাজ্জেল আলাইহিম বিল ওয়াহি কামা ইউনাজ্জেল কোরআন সুন্নাও যেভাবে কোরআন নাজিল হয় সেইভাবে সুন্ন ওহির মাধ্যমে নাজিল হয় সুহান বুঝতে পারছেন হাদিসও ওহির মাধ্যমে নাজিল হয় হাদিসও ওহি একটা ওহিয়ে মাতলো আর একটা গায়ে মাতলো একটা কৃত ওহি আর একটা তেলাওয়াত বিহীন ওহি কিন্তু নবী সালামের সুন্নাও ওহি কেউ যদি হাদিস অস্বীকার করে হাদিস না মানে তাহলে সেও কিন্তু মনকেরিনী হাদিসও কাফের কেউ যদি নবী সহি হাদিস অস্বীকার করে অস্বীকার করে তাহলে সেও ওহি অস্বীকার করলো টোটাল হাদিস যদি অস্বীকার করে তাহলে সে নবী সাল্লামের হাদিস অস্বীকার করা মানে ওহি অস্বীকার করা কারণ এটা হাদিসগুলো ওহির একটা অংশ তবে জাল হাদিস অস্বীকার করলে দুর্বল হাদিস অস্বীকার করলে তাহলে এটা ওহির অংশ না ওহির অংশ হলো শুধুমাত্র মোতাবাতির এবং সহি হাদিস বাকিগুলো ওহির অংশ না যেগুলোর মধ্যে সন্দেহ আছে যে সকল হাদিস সে সকল হাদিস ওহির অংশ না কারণ ওহির মধ্যে কোনো সন্দেহ নাই তো সহি হাদিসের মধ্যে কোনো সন্দেহ এই জন্য ইমাম শাহি রহমাহুল্লাহ বলছেন যে সুন্নাও কোরআনের সারে কোরআনের ব্যাখ্যা এখন দেখা গেল কোরআনেও পাচ্ছেন না সুন্নাও পাচ্ছেন না কোরআনের ব্যাখ্যা এবার কি করবেন নবী সাল্লা সাল্লাম মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহ তালহুকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন বিচারক বানিয়ে জিজ্ঞাসা করলেন ফাবিমা তা কুমু হে মহাজ তুমি ইয়েমেন গিয়ে সেখানে কিভাবে বিচার ফয়সালা করবা কলা বিকিতাবিল্লাহ মহাজ বিন জবল বলেন আল্লাহর কিতাব দিয়ে বা ইল্লাম তাজেদ নবী সালাম বলেন যদি আল্লাহর কিতাবে তুমি সেই বিষয়ে কোনো ফয়সালা না পাও কলা বিসুন্নাতে রাসুলিল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মহাজ বিন জাবাল বললেন তাহলে আমি সুন্নতে রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়ে বিচার ফয়সালা করবো নবী সালাম বললেন তুমি যদি সুন্নতে রাসুলের মধ্যে না পাও ফল আজ তাহিদোরা ই মোয়াজবিন জবল বললেন আমি আমার নিজের রায় দিয়ে আমি ইস্তেহাত করব গবেষণা করব ওই বিষয়ের উপরে আমি ইস্তেহাত করব গবেষণা করব তখন নবী সালাম এত খুশি হলেন তার বুকের উপরে হাত রাখলেন হাত রেখে বললেন আলহামদুলিল্লাহ লিমা সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আল্লাহর রসুলের রাসুলকে ওই জ্ঞান দিছেন যেমন জ্ঞান আল্লাহ রাসুলকে দিছেন আল্লাহ রসুলের রাসুল মানে কি রাসুলেরও রাসুল হ্যাঁ জবল মানে মোয়াজবিন জবল আল্লাহ রসুল তাকে পাঠাচ্ছেন আল্লাহর মানে নবী সালাম হলেন আল্লাহর রাসুল আর মোয়াজবিন জবল হলেন রাসুলের রাসুল এবার বুঝতে পারছেন হ্যাঁ তো এই জন্য নবী সালাম বলতেছেন যে যিনি আল্লাহর রসুলের রাসুলকে এইরকম বোঝার ক্ষমতা দিছেন যেরকম বোঝার ক্ষমতা আল্লাহ রাসুলকে দিচ্ছেন সোহান আল্লাহ এখানে নবী সালাম ইস্তেহাতকে গবেষণাকে রিসার্চকে নবী সালাম সমর্থন দিচ্ছেন যেটা কোনটা রিসার্চ করতে হবে কোরআনে সরাসরি আছে এটা রিসার্চের কোনো সুযোগ নেই হাদিসে সরাসরি আছে এটা গবেষণার কোনো সুযোগ নেই কিন্তু কোরআন এবং সুন্নার সরাসরি নাই এরকম বিষয় যদি হয় সেটা ইস্তেহাত করা হবে সেটা গবেষণা করা হবে এখন গবেষণার রেজাল্ট যদি সব একরকম হয় পাঁচজনে গবেষণা করছে গবেষণার রেজাল্ট সব এক তাহলে কি সেটা গবেষণা হয়েছে বুঝতে হবে একজন আরেকজনের থেকে নকল করে যোগাযোগ করে দিয়ে দিছে পাঁচ জনের রেজাল্ট ভিন্ন ভিন্ন হবে ইস্তেহাত করলে গবেষণা করলে আবার গবেষণার আগে যদি আপনি রেজাল্ট বলে দেন গবেষণার আগে যদি রেজাল্ট বলে দেন তাহলে কি সেটা রিসার্চ হবে রিসার্চ হবে গবেষণার পরে যেটা আপনি আগে ধারণা করতেন সেটার ব্যতিক্রমও হইতে পারে সেটার মতও হইতে পারে কিন্তু গবেষণার আগে যদি আপনি রেজাল্ট ঠিক করে রাখেন আগেই যদি ঠিক করে রাখেন যে কোরআন হাদিস সবগুলা যা আছে সবগুলাকে শেষে ঘুরাই আমার হানাফি মাজাবে আনতে হবে তা আপনি তো রেজাল্ট আগে ঠিক করে রাখছেন তাহলে আর হাতে দরকার কি রিসার্চের দরকার কি রিসার্চ তো আপনার আগেই রেজাল্ট বের করা রিসার্চ হবে মুক্ত মনের রিসার্চ হবে রিসার্চ বুঝতে হবে এস্তেহাদ বুঝতে হবে এস্তেহাদের আগে কোনো পক্ষ অবলম্বন করা যাবে না এস্তেহাদের পরে গিয়ে যেই দলিলটা স্ট্রং হবে শক্তিশালী হবে আপনি সেটার পক্ষে রায় দিবেন এটার নাম এস্তেহাদ এটার নাম রিসার্চ এটার নাম গবেষণা কিন্তু আগে থেকেই যদি আপনি রেজাল্ট ধরে রাখেন তাহলে তো আর গবেষণাই হলো না একদিন ঢাকা ইউনিভার্সিটির একজন গবেষক তিনি এন্তেকাল করেছেন ওই গবেষক আমাদেরকে রিসার্চ মেথোডোলজির উপরে ক্লাস নিচ্ছিলেন তো তিনি বলতেছিলেন যে তিনি একটা রিসার্চ করেছেন বাংলাদেশে রিসার্চ হলো বাংলাদেশে যারা ধর্মীয় ব্যক্তিত্ব তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন কি না এই বিষয়ে তিনি রিসার্চ করেছেন আচ্ছা তো উনি বলেন যে আমার স্বাভাবিক রিসার্চের আগে আমার ধারণা হলো যে যেহেতু ওলামাই কেরাম ধর্মীয় ব্যক্তিত্ব এটার বিরোধী তাহলে তারা এটা ব্যবহার করেন না এটা হলো আমার আগের ধারণা এখন রিসার্চ করার জন্য উনি ওনার ছাত্রীদেরকে গ্রামে গ্রামে পাঠাইছেন এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলকে উনি বাছাই করেছেন চট্টগ্রাম নোয়াখালী তো বলে যে আমার ছাত্রীরা যখন বাড়িতে যায় জিজ্ঞাসা করছে মহিলাদেরকে দিছে দৌড়ানি বাড়িতে পুরুষ লোকেরা এসে যে আমাদের ইমান আকিদা ধ্বংস করার জন্য এই শয়তানগুলারে কে ফাটাইছে এইসব খবর নেওয়ার জন্য দৌড়ানি খাই ছাত্রী সব চলে আসছে কোন রিসার্চ করতে পারে না পরে আবার উনি কি করছে রিসার্চের জন্য এবার ওনার ছাত্রীদেরকে বোরকা পরাইছে সবগুলারে বোরকা পরায় বোরকার পরে আবার ছাতাও দিছে ছাতা দিয়ে তারপরে বাড়িতে বাড়িতে পাঠাইছে এবার দেখছে যে পদ্মাশীল মহিলা হ্যাঁ। তো কি ব্যাপার আপনারা আসছেন কেন আপনাদের খোঁজখবর নিতে আসছে কথা বলতে বলতে বলতে বলতে ওই মহিলাদের কাছে এই বিষয়টা জিজ্ঞাসা করছে আস্তে আস্তে হ্যাঁ। আচ্ছা জিজ্ঞাসা করে করে করে করে এইভাবে চট্টগ্রাম নোয়াখালী যে অঞ্চলগুলো বেশি আলেমোলামা বেশি ধর্মীয় প্রবণ এলাকা ওই এলাকা রিসার্চের কিন্তু কিছু মেথোডোলজি আছে যে রিসার্চ একটা গবেষণা করবেন আপনি কোন এলাকার কতজন লোক নেবেন আবার কোন লেভেলের কতজন নেবেন এরকম অনেকগুলো মেথোডোলজি মিলে তারপরে রিসার্চ হবে এখন সর্বশেষ উনার রেজাল্ট হইল যে ধর্মীয় ব্যক্তিত্বরাও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট গ্রহণ করে এটা হলো ওনার রেজাল্টের ফলাফল কিন্তু ওনার আগে ধারণা ছিল যে হয়তো দশ পার্সেন্ট গ্রহণ করতে পারে নব্বই পার্সেন্ট এটার বাহিরে তো এখন উনি আগে থেকেই যদি যেটা মাথায় ধরে রেখছেন ঘুরে গাড়ে যদি সর্বশেষে উনি ওই দশ পার্সেন্টে আসতেন ওই মেয়েদেরকে পাঠাইছে বাস দৌড়ানি দিছে চলে আসছে এরপরে যদি উনি ফলাফল দিয়ে দিতেন তাহলে কি ওনার এটা রিসার্চ হইতো কিন্তু রিসার্চ হওয়ার পরে দেখা গেছে ওনার ধারণা ভুল ওনার ধারণা বিপরীত কিন্তু আমাদের সমস্যা হলো এই বাংলাদেশে আমরা রিসার্চ বুঝি না নাম হলো রিসার্চ সেন্টার নাম হয়েছে রিসার্চ সেন্টার কিন্তু রিসার্চ কি জিনিস সেটাই জানি না রিসার্চ মানে কি বারবার সার্চ করা একবার দুইবার না রিসার্চ মানে কি বারবার অনুসন্ধান করা বারবার সার্চ করা একবার দুইবার না এখন আমি বারবার সার্চ করার আগে একবারই রায় দিয়ে দিলাম তাহলে কি সেটা রিসার্চ দশ বার বিশ বার পঞ্চাশ বার সার্চ করে তারপরে বের করার নাম রিসার্চ আর আমি কি বের করলাম সেটা তো রিসার্চ জার্নাল বের করতে হবে রিসার্চ সেন্টার যদি হয় সেখান থেকে রিসার্চ জার্নাল বের হবে না কিন্তু আমরা রিসার্চ সেন্টারের কোনো রিসার্চ জার্নাল আজ পর্যন্ত দেখি নেই তারপরে রিসার্চ আর্টিকেল রিসার্চ পেপার দেখি নাই ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্স দেখি না তারপরে মানে রিসার্চ সেন্টার বলতে যা যা বোঝায় এরকম কিছুই দেখি না এমনি নাম হলো রিসার্চ সেন্টার তাহলে এস্তেহাত রিসার্চ বলতে যেটা বোঝায় আমরা সেটা না বোঝার কারণে সব জটিলতার মূল হয়েছে এই জায়গায় এই জন্য মানুষ বলে যে আপনারা হুজুররা একজন একরকমের কথা বলেন কেন মূল সমস্যাটাই দেখা রিসার্চ না বুঝা রিসার্চ বুঝলে হুজুর দশজন দশ রকমের কথা বলবে কিন্তু মুসলিমদের মধ্যে দশ গ্রুপ হবে না মুসলিমদের গ্রুপ থাকবে একটা কিন্তু হুজুর দশজন দশটা বলবে দশটা বলাতে কোনো অসুবিধা নেই আপনি এই এলাকার মধ্যে দেখেন এই এলাকায় একটা রিসার্চ করেন যে আপনার জ্বরের ওষুধ জ্বরের কত রকমের ওষুধ আছে দেখেন তো হোমিও ডাক্তারের কাছে যান সেখানে জ্বরের এক রকমের ওষুধ আছে ইউনানি আয়ুর্বেদিক আরেক রকমের আছে অ্যালোপ্যাথিকের মধ্যে কত কোম্পানির কত ওষুধ আছে তা আমরা তো কোনোদিন বলি না জ্বর রোগ একটা এই রোগের এত রঙের ওষুধ কেন কোনোদিন বলছি ডাক্তারি পদ্ধতি একটা এখন দেখি হোমিও একটা ইউনানি একটা আয়ুর্বেদিক একটা এত রঙের পদ্ধতিকা কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা বারবার বলি যে হুজুরেরা এত রঙের কথা বলে কেন তো হুজুর রাত তরঙ্গের কথা বললে আপনার অসুবিধা কি হুজুর দশজন দর্শকমের কথা বললে আপনার অসুবিধাটা কোথায় ডাক্তার দশজনে আপনারা দর্শকমের ওষুধ দিতেছে কোনো অসুবিধা হইতেছে না তো হুজুর দশজনে দর্শকমের ওষুধ দিলে আপনার অসুবিধা কোথায় আপনি যেই ডাক্তারের উপরে এতমিনান আছে দেখবেন যে অনেক বড় বড় ডাক্তার কয়দিন ওষুধ খায় কয় না এ কিছু জানে না এরকম বলে না আসলে উনি অনেক বড় ডাক্তার কিন্তু কয়েকদিন ওষুধ খাই দেখে যে কাজ হয় না আরে কিছু জানে না আমি সবসময় আমার আম্মাকে দেখি এই অবস্থা বড় ডাক্তারের কাছে নিয়ে যাই দেখা গেছে কাজ হয়েছে অনেক ভালো ডাক্তার এটা এখন কাজ হচ্ছে না সপ্তাহখানিক পার হয়ে গেছে কয় বাবারে কোন ডাক্তারের কাছে নিলে তো কিছু জানে না যত বড় ডাক্তার কিছুই জানে না মানে আমি শুনে হাসি মানে ওষুধে কাজ করতেছে না এই জন্য কিছু জানে না আর যেটার ওষুধে কাজ করতেছে ছোট ডাক্তার তাও কয়ে যে এটা অনেক বড় ডাক্তার আমার এটার কাছে নিয়ে যাও এটা সব জানে আপনার যেই আলেমের উপরে আপনার এতমিনান হয় যার ইস্তেহাদের উপরে আপনার এতমিনান হয় আপনি মনে করতেছেন যে উনার ইস্তেহাদ সহি আপনি উনার ইস্তেহাদ অনুযায়ী চলেন আরো দশ জনের দর্শক বলছে আপনার অসুবিধা কি আপনার একই এলাকায় আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কার ইস্তেহাদ অনুযায়ী আপনি চলবেন আপনার এলাকায় দশটা মসজিদ আছে দশটা মসজিদে দশজন ইমাম সাহেব আছে সেখানে আপনি দেখবেন এক দুজন ইমাম সাহেব আছেন রাত দিন পড়াশোনা করে তারা সময় সময় পায় না খাওয়ার সময় পায় না ঘুমানোর সময় পায় না পড়াশোনা করতে করতে আবার কিছু ইমাম সাহেবকে পাইবেন সারাদিন চা দোকানে বসে আছে সকালেও দেখবেন পান খায় দুপুরে দেখবেন পত্রিকা পড়ে বিকালে দেখবেন গল্প করে তা এখন আপনি কোন ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী মাসালা অনুযায়ী চলবেন যিনি চা দোকানে সারাদিন বসে থাকে উনার কিন্তু হায়রে জাহালত এই দেশে এই দেশের মানুষের মুখে যখন শুনি ওই হুজুর অনেক বড় আলেম যিনি সারাদিন চা দোকানে বসে পান খায় তখন আর দুঃখ রাখার জায়গা নাই বুঝতে পারছেন তো এই জন্য আমরা যে কথাটা বলছিলাম এস্তেহাদ এস্তেহাদ রিসার্চ আলহামদুলিল্লাহ আরব দেশের ওলামাই কেরাম এক একজন বড় বড় গবেষক মুজতাহিদ ইস্তেহাত করেন একই মাসালায় শাহেক বিন বাজ রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একরকম রায় দিচ্ছেন কিন্তু তিনজন একজনের বিরুদ্ধে একজন কোনোদিন ফতোয়া দেন না বরং তিনজন যখন একত্রিত হয়েছেন তখন একজন আরেকজনকে যথেষ্ট সম্মান করতেন এবং বন্ধুত্বের মাধ্যমে একজন আরেকজনকে জড়াই ধরতেন কিন্তু আমাদের সামান্য একটু বেশ কম হইলে বাস একজন আরেকজনকে কাপের মুর্শিক মুনাফেক ফতোয়া দিয়ে সব শেষ এটা হলো এস্তেহাদ না বোঝা রিসার্চ না বোঝা গবেষণা না বোঝা নবী সালাম এই গবেষকদের জন্য দোয়া করছেন যে আল্লাহ পাকের প্রশংসা যিনি আল্লাহ রসুলের রাসুলকে এই গবেষণা বোঝার তৌফিক দিয়েছেন তিনি মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহ তালা আচ্ছা এবার আমরা দেখা গেল কোরআনেও ফেলাম না সুন্নায়ও ফেলাম না তখন আমরা কি করব ইলা আকওয়াল সাহাবা আমরা সাহাবাই কেরামের কাওয়ালের দিকে চলে যাব যে কোরআনের এই আয়াতের তাপসিরের ব্যাপারে সাহাবাই কেরাম কি বলছেন সাহাবাই কালামের মধ্যে বিশেষ করে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ যাকে ইমাম ইবনে কাসির সুন্দর একটা উপাধি দিয়েছেন আল হেবারুল বাহার ইমাম ইবনে কাসির বলছে আল হেবারুল বাহার মানে সাগর যিনি কোরআনের তাফসিরের বাহার সাগর হেবার মানি হলো সমুদ্র হেবার মানিও সমুদ্র হেবারুল বাহার তিনি হলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তান তাকে বলা হয় তরজমানুল কোরআন আবদুল্লাহ ইবনে মাসুদ তাকে উপাধি দিয়েছেন যে ইবনে আব্বাস হলেন তরজমানুল কোরআন দেখেন আবদুল্লাহ ইবনে মাসুদ আর আবদুল্লাহ ইবনে আব্বাস দুজন একই যুগে সাহাবি একসাথে সাহাবি অনেক মাসালা আছে আবদুল্লাহ ইবনে আব্বাস একরকম ফতোয়া দিয়েছেন আবদুল্লাহ ইবনে মাসুদ আরেক রকম ফতোয়া দিয়েছেন কিন্তু দেখেন আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেছে যে আবদুল্লাহ বিন আব্বাস হলো তরজমানুল কোরআন কোরআনের মুখপাত্র তর্জমানুল কোরআন মানে কোরআনের মুখপাত্র কোরআনের ব্যাখ্যা শিখতে হলে তোমরা আবদুল্লাহ বিন আব্বাসের কাছে যাও সুহান নবী সাল্লা ইসলাম আবদুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করছিলেন আল্লাহ হুফিদ্দিন হে আল্লাহ তুমি আবদুল্লাহ বিন আব্বাসকে দিনের ফিকের জ্ঞান গভীর জ্ঞান দাও ওয়া আল্লিম তাবিল কোরআনের তাফসিরের জ্ঞান দাও সুভান নবী সাল্লামের দোয়ার বরকতে আবদুল্লাহ বিন আব্বাস রঈসুল মুফাসসিরিন হয়ে গেলেন তরজুমানুল কোরআন হয়ে গেলেন তাহলে আমরা দেখবো কোরআনের এই আয়াতের তাফসিরের ব্যাপারে আবদুল্লাহ বিন আব্বাস কি বলছেন আবদুল্লাহ ইবনে মাসুদ কি বলছেন তারপরে আরো বড় বড় সাহাবি যারা ফকি সাহাবি মুফাসসির সাহাবি তারা কি বলছেন তারপরে খোলাফায় আরবা তারা কি বলছেন তারপরে তাবেইনদের মধ্যে মোজাহিদ কাতাদা হাসান আল বসরি সাঈদ ইবনে জোবাইর এরা হলো আবদুল্লাহ বিন আব্বাসের ছাত্র এরা কি বলছেন এইভাবেই কোরআনের তাফসিরে আগাইতে হবে বুঝতে পারছেন কথা কোরআনের তাফসির করা সিস্টেম হবে এটা আলোচনাবাল জামাতের নিজের থেকে কোরআনের কোনো কথা বলা যাবে না যেমন দেখেন আপনাদেরকে একটা কথা বলি বর্তমানে যেটা বেশি বেশি শোনা যায় আমরা ছোটবেলায় শুনতাম না ইদানিং শুনি সুরা আল আরাফের দুশো চার নম্বর আয়াত وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ শোনো এবং চুপ থাকো আচ্ছা কোরআন পাঠ করা হয় তোমরা শোনো আর চুপ থাকো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানু যিনি রইসুল মুফাসসিরিন তিনি বলতেছেন ইন্নাহা নুজিলাত জুমুয়া এখানে জুমার খোদবার কথা বোঝানো হয়েছে যিনি তর্জুমানুল কোরআন তিনি বলতেছেন যে আল্লাহ কোরআন পাঠ করা হয় মানে যখন জুমার খোদবা দেওয়া হয় তখন তোমরা চুক্তা কওয়া শোনো এটা বলছেন আল্লাহ পাক আবদুল্লাহ বিন আব্বাস বলতেছেন এটা জুমার খোদ্বা আর আমরা বানাইছি এটা নামাজের মধ্যে কয় নামাজের মধ্যে ইমাম যখন কেরাত পড়ে খবরদার মুসল্লি কেরাত পড়া যাবে না তা আবদুল্লাহ বিন আব্বাস কোরআন বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি আমরা বেশি বুঝে গেছি এই জন্য কোরআনের তাফসিরের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে যে দেখতে হবে যে প্রথম কোরআনের ব্যাখ্যা কোরআনে কি আছে কোরআনের ব্যাখ্যা হাদিসে কি আছে তারপরে দেখতে হবে কোরআনের ব্যাখ্যা সাহাবাই কেরাম কোরআনের কি ব্যাখ্যা দিচ্ছেন এই আয়াতের ব্যাখ্যা আবদুল্লাহ বিন আব্বাস কি দিচ্ছেন আবদুল্লাহ বিন মাসুদ কি দিচ্ছেন তারা বলছেন যে এটা জুমার খোদবা খোদবার মধ্যে আল্লাহাক বলছে যখন খোদবা দেওয়া হবে তখন চুপ থাকো এবং শুনো আচ্ছা দেখেন যেখানে খোদবার মধ্যে চুপ থাকা এবং শোনার কথা আল্লাহাক বলছেন সেখানে নবী সাল্লাম খোদবা দেওয়াকালীন এক লোক আসার পরে বলছেন যে ওম ফাসাল্লে সালিক আল গাতফানি রাদি আল্লাহ তালকে বলছেন যে তুমি নামাজ পড়ো দুরাকাম নামাজ পড়ো যেখানে আল্লাপাক কোরআনার আয়াত নাজিল করছেন যে যখন জুমার খোদবা দেওয়া হবে তখন চুপ থাকো শুনো সেখানে নবী সাল্লাম বলতেছেন দুরাকাত নামাজ পড়ো খোদবা দেওয়া কালীন তাহলে কি নবী কোরআনের ওই আয়াত বুঝেন নাই জি এতক্ষণ কি বললাম যে কোরআনের ব্যাখ্যা নবী ইসলাম যিনি কোরআনের তিনি বলতেছেন খোদবার সময় দুরাকাত নামাজ পড়ো তাহলে তিনি কোরআন বুঝে বলছেন না না বুঝে বলছেন আচ্ছা যেখানে কোরআন আয়াত নাজিল হয়েছে চুপ থাকো সেখানে অবস্থায় বলতেছেন দুই রাকাত নামাজ পড়ো তাহলে আমরা ধরে নিলাম ওই আয়াতে নামাজের ভিতরে ব্যাপারে বলা হয়েছে এটা ধরে নিলাম যেহেতু আমাদের হুজুরেরা বলতেছেন এত বড় বড় আলেমেরা বলতেছেন ধরে নিলাম এটা নামাজের কথা বলা হয়েছে তো যদি নামাজের কথাও বলা হয় সেখানে নবিসাম বলতেছেন যে লাহা ইল্লা বেফা তেহাতেল কিতাব খবরদার আমার পিছনে কেরাত পড়িও না তবে সুরাল পাতেহা পড়বা ওখানে আয়াত নাজিল হয়েছে খোদবার ব্যাপারে সেখানে যদি নবী সালাম দুই রকাত নামাজ পড়ার অনুমতি দিলে সেটা বৈধ হয় তো এখানে যদি নামাজের ব্যাপারেও হয় তাও তো নবী সালাম স্পষ্ট করে দিয়েছেন যে সোরা আল পাতেয়া পড়ো কথাটা বুঝতে পারছেন আমি বলতেছিলাম যে মানে আবদুল্লাহ বিন আব্বাস কোরআন বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি এটা বুঝতে হবে এটা কোরআনের তাপসিরের ধারা না বুঝলে তরিকা না বুঝলে তখন আপনি মনে করবেন যে এত বড় রিসার্চ সেন্টারে বলছে ওরে আল্লাহ এত বড় মুফতি সাহেব বলছে এখন ওই মুফতি সাহেব বড় না আবদুল্লাহ বিন আব্বাস বড় কোথায় আব্বাস কোথায় গাব গাছ কোথায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহ আকবার কোটি কোটি মুফতি সাহেব কোটি কোটি রিসার্চ সেন্টার মিলাইলে আবদুল্লাহ বিন আব্বাসের একটা পায়ের দুলার সমান হবে কোথায় আবদুল্লাহ বিন আব্বাস সে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানো আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালানো হাসান আল বাসরি রাহেমাউল্লাহ সাঈদ আল সাঈদ ইবনে জোবাইর রাহেমাউল্লাহ সবাই বলতেছেন যে এই আয়াত নাজিল হচ্ছে খোদবা জুমার খোদবার ব্যাপারে আমরা এখন বাইর করছি আবিষ্কার করছি এই আয়াত নাকি নামাজের সময় না দিতেছে এরপরে আমরা যে কথাটা বলবো যে নবী সাল্লাহ সাল্লামের কথা বর্ণনা করার ব্যাপারে কোনো প্রকারের মিথ্যা কথা নবিসামের ব্যাপারে বর্ণনা করা যাবে আল্লাহ রসুলাম বলছেন এই কথাটাই আমি ইবনে এখানে উল্লেখ করছেন নবী সালামের স্পষ্ট হাদিস ওয়ামান কাজাবা আলাইয়া যে ব্যক্তি আমার ব্যাপারে একটি মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে বলবে সেই যেন নামকে তার নির্দিষ্ট বসবাসের স্থান হিসাবে বানিয়ে নে একটা মিথ্যা কথা বললেন অথচ এখন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশে একটা ন শত শত মিথ্যা কথা বলা হয় সালামের ব্যাপারে ওয়াজ মাহফিলে তো হাজার হাজার মিথ্যা কথা বলা হয় ইসলামের নামে ওয়াজ মাহফিলের নামে যা হয় সেখানে হাজার হাজার মিথ্যা কথা নবী সাল্লামের নামে খোদ্বার মধ্যে মিম্বরে দাঁড়িয়ে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে নবী সাল্লামের নামে শত শত মিথ্যা কথা জাহালতের বিস্তার এগুলো হলো মূর্খতার বিস্তার নবী সালামের সময় এক লোক নবী সালামের নামে মিথ্যা বলছিলেন আমরা অনেকবার আলোচনা করছি এক লোক বিয়ে করতে গেছে বিয়ে করতে গেছে আর ওই কাউম বলছে যে তোমার কাছে বিয়ে দিব না তো বলে যে এবার তো চলে গেছে নিরাশে তো পরে বাড়িতে যায় বুদ্ধি করছে যে এমনি এরা এরা খুব সালাক লোক এমনি বললে এরা বিয়ে দিবে না আমি যাই যদি নবী সাল্লাহ সাল্লামের নাম বলি তাহলে বিয়ে দিবে যাই বললো যে শোনো নবী সাল্লাম বলছেন তুমি অমুক কাউমে বিয়ে করবা সেই কাউমের যে মেয়ে তোমার পছন্দ হয় সেই মেয়েকে বিয়ে করবা এটা কে বলছে নবী সাল্লাম নাওজুবিল্লা মিথ্যা কথা সে বানায় নিজে বলছে বিয়ে করার জন্য তো ওই কাউমের লোকেরা বললো কিরে আল্লাহ রসুল তো জীবনে কোনোদিন এরকম কথা বলে না দেখেন এটাই হলো ইমানদারের নীতি কেউ আসে বলছে আর আপনি বিশ্বাস করে ফেলছেন আপনি একটু মাথা খাটাইবেন মাথা খাটালে বুঝতে পারবেন যে এটা মিথ্যা কথা এটা জাল হাদিস যদি আপনারা কেউ আসি বলতেছে যে ইমাম আবু হানিফা চল্লিশ বছর আসার নামাজের যদি ফজর নামাজ পড়ছেন সকলে বলেন সোহান আল্লাহ আপনি তখন মাথা খাটাইবেন একটু খাটাইবেন যাহারে আমার রসুল দীর্ঘ এত বছর তেইশ বছর নবুতের দায়িত্ব পালন করেন একদিন এশার নমাজেরও যদি ফজর পড়লেন না লক্ষ লক্ষ সাহাবাইকেরাম ছিলেন একদিন এশার নমাজেরও যদি ফজর পড়লেন না তো ইমা আবু হানিফা কি আল্লাহ রসুলের সুন্নতের বাহিরে যাইতে পারেন সুন্নার বাইরে আর এটা মানুষের পক্ষে কি সম্ভব পৃথিবীতে এরকম কোনো মানুষ ছিল যে থেকে শুরু করে পজর পর্যন্ত তার লাগে না পায়খানাও লাগে না বাতাসও ত্যাগ করে না ঘুমও যায় না করে না অজুবঙ্গের কোনো কারণ ঘটে না এরকম কোনো মানুষ থাকতে পারে পৃথিবীতে চল্লিশ বছর একদিন দুই দিনও না বলছে আর সব বিশ্বাস করে ফেলছে একটু মাথা খাটায় না তো ওই কাউমের লোকেরা এই লোক যায় বলছে আর বিশ্বাস করে নাই কয় আল্লাহ রসুল এরকম কথা বলার কথা না তখন বলে যে তুমি বসো আমরা একটু আল্লাহ রসুলের কাছ থেকে আসি এই লোক ফলাইছে যে আল্লাহ রসুলের কাছে গেলে তো আল্লাহ রসুল বলবে যে আমি বলি নাই তখন ওই কাউমের লোকেরা নবী সালামের কাছে আসছে আসার পরে নবী সালাম বললেন যে আমি তো এরকম কথা বলি নাই সে তো আমার নামে মিথ্যা কথা বলছে শোনো তার শাস্তি হলো তোমরা তাকে গিয়ে হত্যা করবা তাহলে নবী সালামের নামে মিথ্যা বললে শাস্তি হলো মৃত্যুদণ্ড হত্যা করতে হবে তো তোমরা তাকে হত্যা করবা তবে আমার আশঙ্কা হচ্ছে তোমরা গিয়ে ওই লোককে জীবিত অবস্থায় পাবে না নবিসাম বললেন ওই লোককে তোমরা জীবিত অবস্থায় পাবে না এটা আমার আশঙ্কা হচ্ছে নিশ্চিত করে নবিসাম বলেন নেই তবে যদি জীবিত অবস্থায় পাও তাহলে তাকে হত্যা করবা এখন যাই দেখে যে ওই লোককে ওই লোক যে এখান থেকে চলে যাচ্ছিল ফলাই দৌড় দিছে রাস্তায় সাপে কামড়ায় দিছে সাপে কামড়ায় লোকটা মারা গেছে মানে এরা যখন গেল তখন লোকটা মৃত্যুবরণ করছে তাহলে আর তাকে ওই মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করতে পারেননি তাই এই হাদিস থেকে দলিল হলো যে নবী সালামের নামে কেউ যদি মিথ্যা কথা বলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড কিন্তু আমরা এখন অহরহ প্রতিদিন মসজিদগুলাতে দিন কেন্দ্রে যেখানে দিন শিখানো হবে সেখানে আমরা নবী সালামের নামে মিথ্যা কথা অহরহ বলে যাচ্ছি আচ্ছা এবার আসি আমরা সুর আল ফাতেহার ব্যাপারে সুরাল ফাতেহার আয়াত কয়টি সাতটা কেমনে হইলো আয়াত তো ছয়টা হ্যাঁ আদাদু আয়াতিল আজিব না প্রথমে আসি আমরা কোরআনের আয়াত কয়টা কোরআনের আয়াত কয়টি বলেন তো পুরা কোরআনে কারিমের আয়াত আচ্ছা এবার আমরা শুনি ইবনে কাসির কি বলেন ইবনে কাসির বলতেছেন আদাদু আয়াতুল কোরআন আজিম সংখ্যা হলো ছয় হাজার আয়াত ছয় হাজার পর্যন্ত সবাই একমত কারো কোনো দ্বিমত নাই কিন্তু ছয় হাজারের উপরে কয়টা এটা নিয়ে অনেকগুলো মত আছে একটা মত হলো মাল্লাম ইয়াজিদ আলা জাহালিক এক নম্বর মত হলো ছয় হাজার থেকে একটাও বেশি নেই ছয় হাজার আছে এটা হলো এক নম্বর মত দুই নম্বর মত হলো ওয়া মিয়াতাই আয়া ওয়ার বা আয়াত দুইশো চার আয়াত মানে ছয় হাজারের উপরে দুইশো চার আয়াত তিন নম্বর মত হলো ওয়া আর বা আশারা আয়াত মানে দুইশো চোদ্দ আয়াত দুইশত চোদ্দ আয়াত ছয় হাজার দুইশো চোদ্দ আয়াত চার নম্বর মত হলো ওয়া মিয়াতান ওয়া তেসা আশারা আয়াত দুইশত উনিশ আয়াত চার নম্বর মত পাঁচ নম্বর মত হলো ছয় হাজার দুইশো পঁচিশ আয়াত ছয় নম্বর মত হলো ছয় হাজার দুইশো ছাব্বিশ আয়াত সাত নম্বর মত হলো ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত এই সাতটা মত পাওয়া যায় তবে সাতটা মতের মধ্যে ইমাম ইবনে কাসির বলতেছেন এখানে ইমাম ইবনে কাসিরের কাছে সবচেয়ে সহি মনে হচ্ছে সেটা হলো ছয় হাজার দুইশো চোদ্দো আয়াত ছয় হাজার দুইশো চোদ্দো যেটা বলা হয়েছে এটা ইবনে কাসিরের কাছে মানে এটা তো ঐতিহাসিক কথা এটা কিন্তু সরাসরি কোনো হাদিসের কথা না এজন্য আপনি যে কোনো একটাকে অগ্রাধিকার দিতে পারেন বা এই কম বেশি বিশ্বাস করলে ইমানের কিছু হবে না আকেইদার বিষয় হলো যেটা সরাসরি স্পষ্ট যেটার মধ্যে এরকম একতালাভ আছে সাতটা একতালাভ আছে সেটার মধ্যে আপনি যে কোনো একটা বিশ্বাস করলেই হলো সেখানে আপনি যদি ছয় হাজার ছয়শো ছয়ষট্টি ওইটা হলো মুখস্থ রাখার সুবিধার্থে কেউ যেন লিখে দিছে তখন হয়ে গেছে কিন্তু এমনি এই যে সাতটা মত আসলো এই সাতটা মতের মধ্যে যে কোনো একটা বিশ্বাস করলেই বাস আপনার হয়ে যাবে অর্থাৎ মূল কথা হলো ছয় হাজারের থেকে কিছু বেশি একটু বেশি আছে এরপরে আসি আমরা সুরা আল ফাতেহার অনেকগুলো নাম আছে আল্লাপাক সুরা আল ফাতেহার অনেকগুলো নাম দিয়েছেন সুরা আল ফাতেহার একটা নাম হলো উম্মুল কোরআন উম্মুল কোরআন নবী সাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন উম্মুল কোরআন সোহিয়াল বখারের হাদিস <clears throat> আল্লাহ রসুল বলছেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন উম্মুল কোরআন এটার একটা নাম হলো উম্মুল কোরআন ওয়া উম্মুল কিতাব আরেকটি নাম হলো উম্মুল কিতাব আরেকটি নাম হলো ওয়াসাবউল মাসানি আসাবউল মাসানি মানে বারবার তালাওয়াতকৃত সাতটি আয়াত ওয়াল কোরআনুল আজিম সুরাল ফাতেহার আরেকটা নাম হলো কোরআনে আজিম তাহলে সাতটা আয়াত আবার কোরআনে আজিম হয় কেমনে ওই প্রথমে যেটা বলছি যে পুরা কোরআনে ছয় হাজার আয়াতের নির্যাস সুর আল ছয় হাজার আয়াতের নির্যাস মসনবিয়ার ইয়ানা এহিয়াই উলুমের দিন না ছয় হাজার আয়াতের নির্যাস হইল সুর আল ফাতেহা এটাকে নবী সালাম বলছেন আল কোরআন উল আজিম সুর আল ফাতেহা আলাদা একটা কোরআন বুঝতে পারছেন এই জন্য আল্লাপা কোরআনে কারিমের আয়াতে বলছেন ওয়ালাকাত না কা মিনাল মাসানি ওয়াল কোরআন আল আমি আপনাকে সাবে মাসানি দিছি আর কোরআন দিছি তার অর্থ হলো সুরা আল ফাতে একটা কোরআন আর পুরা কোরআন একটা কোরআন কথাটা বুঝতে পারছেন এজন্য ওই আয়াতের ব্যাখ্যা যদি ধরে নেন ওয়াইজা কোরিয়াল কোরআন আনছে তো সেই কোরআন হইল সুরা ফাতেয়া বাদ দিয়ে যে কোরআন সে কোরআন সুরাল আল তো আলাদাই একটা কোরআন এবং আল্লাহ পাকে এটার আলাদাই নাম দিয়ে বলছেন সাবা আমিনাল মাসানি ওয়াল কোরআন আল আজিম সুর আল আর আরেকটা নাম হলো সৌরাতুল হামদ সুর আল ফাতে আর আরেকটা নাম হলো সৌরাতুস সলাহ সৌরাতুস সলাত কারণ নবিসাম বলছেন হাদিসে কুৎসি কাসাম তো সলাত আবাইনি আবদিন আমি দুই ভাগে ভাগ করেছি আমার মাঝে আর আমার বান্দার মাঝে সলাপকে দুই ভাগে ভাগ করছি এখানে সলাপ মানে সৌরা আল ফাতেহা বুঝতে পারছেন সৌরা আল ফাতেহাকে আল্লাহ আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুচ্ছির মধ্যে আর সলা সৌরা আল ফাতেহা সলা কাসাম তো সলাতা বাইনি ওয়াবাইনে আবদিন বাইনে যে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে সলাদকে দুই ভাগে ভাগ করছি মানে সুরা আল ফাতেহাকে দুই ভাগে ভাগ করছি বাইদা কল আলাব্দ আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন কল আল্লাহ হামাদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে এই জন্য সুর আল ফাতেহার একটা নাম হলো সৌরাতুস সলা সুর আল ফাতেহার আরেকটা নাম হলো সৌরাতুস শেফা সৌরাতুস শেফা সুর আল ফাতেহার আরেকটা নাম হলো সৌরাতুর রুকিয়া মানে ফুকে সুরা রুকিয়া মানে ফুকে সুরা সুরা আল ফাতেহার আরেকটা নাম হলো আসাসুল কোরআন সুরা আল ফাতেহার আরেকটা নাম হলো সুরা আল ওয়াকিয়া সুরা আল ফাতেহার আরেকটা নাম হলো সুরা আল কাফিয়া এগুলো হলো সুরা আল ফাতেহার নাম সুরা আল ফাতেহা মাক্কি না মাদানি মাক্কি সুরা সুরা আল ফাতেহা মাক্কি সুরা তবে কেউ কেউ বলছেন যে এটার অর্ধেক নাজিল হয়েছে মক্কায় অর্ধেক নাজিল হয়েছে মদিনা তবে অধিকাংশের কথা হলো যে এটা মাক্কি সুরা সুরাল ফাতেহার শব্দ সংখ্যা হল খামসোয়াশরুনা কালিমা পঁচিশটি শব্দ আছে সুরাল ফাতেহার মধ্যে সুরাল ফাতেহার মধ্যে মিয়া ওয়া সালা সাতা আশারা হারফান একশো তেরোটি হরফ আছে সুহান আল্লাহ দেখেন হরফ পর্যন্ত গনে ফেলছে যে সুর আল পাতেহার মধ্যে পঁচিশটি শব্দ আছে একশো তেরোটি হরফ আছে ইমাম বখারি রাহমাহুল্লাহ তার বখারির মধ্যে কিতাব তাফসিরের শুরুতে তিনি ওখানে তিনি বর্ণনা করেছেন যে সুরা আল ফাতেহার নাম হলো উম্মুল কিতাব কারণ হলো ফিল কারণ কোরআন কোরআনের মাসহাব লেখার সময় সুর আল ফাতিহা দিয়ে শুরু করা হয়েছে ফাতে মানে উদ্বোধনী শুরু করা সলাতের মধ্যে সুর আল ফাতিহা দিয়ে নামাজ শুরু হয় ওয়াকিল ইন্নামা সুমিয়াত বিজালিকা রিরুজুই মাআনিল কোরআন কুল্লাহু ইলা মা তাদাম্মানাতু কেউ কেউ বলছেন যে সূরা আল ফাতিহাকে উম্মুল কিতাব উম্মুল কোরআন এর জন্য বলা হয় যে পুরা কোরআনে কারিমকে আল্লাহ পাক এই সূরা আল ফাতিহার মধ্যে ঢুকাই ফেলছেন সুবহানাল্লাহ আচ্ছা পুরা কোরআনে কারিম এখানে ঢুকলো কিভাবে সেটা হলো যে কোরআনে কারিমের মূল বিষয়বস্তু হলো তাওহিদ তাওহিদ কত প্রকার কি কি আলহামদুলিল্লাহ সবাই পারে না দেখি এখনো তাওহিদ কত প্রকার তাওহিদুর রুবুবিয়া তাওহিদুল আসমা ওয়াস সিফাত তাওহিদুল উলোহিয়া এটা ভালো করে জানতে হবে তাওহিদ না জানলে তো বরবাদ তাফসির শুনে লাভ নাই তাফসির শোনার আগে তাওহিদ শিখতে হবে তাওহিদুল মূল এই তিন প্রকারের তাওহিদ আল্লাহ পাক সুরা আল ফাতেহার মধ্যে তিন প্রকারের তাওহিদকে একসাথে আলোচনা করছেন প্রথমে আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে তাওহিদুর রুবুবিয়া যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে আল্লাহকে রাব্বুল আলামিন আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন এইগুলো হলো সব তাওহিদুর রুবুবিয়া এরপরে হলো এখানে হলো রাব্বিল আলমী আর আর রহমান আর রাহিম মালিক এগুলো হলো আসমা ওয়াসিফাত আর ইয়া কানা ইয়া কানাস্তাইন এটা হলো তাওহিদুল উলুহিয়া তাওহিদুল লোহিয়া মানে তাহিদুল এবাদা এবাদতের তাওহিদ এখানে একসাথে তিনটা তাওহিদ আছে তো তিন তাওহিদ এক জায়গায় আছে মানে পুরো কোরআন আছে এখানে বুঝতে পারছেন এই জন্য আর সুরাল ফাতেহাটাকে আল্লাপাক এমনভাবে সাজিয়েছেন যে প্রত্যেকটি বাক্যের প্রত্যেকটি শব্দের পরেই একটা প্রশ্ন আসবে প্রত্যেক শব্দের পরে পরে একটা প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নের উত্তরটা সাথে সাথে আসবে আপনি যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখবেন সাইয়দ কুতুব রাহমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে সুরাল ফাতে আল্লাহ এবং বান্দার মাঝে কথাবার্তা যে কিভাবে কথাবার্তা একজন প্রথমে বলল আলহামদু একটা একটা শব্দ বলল আলহামদু মানে কি সমস্ত প্রশংসা বাস এই কথাটা বলার পর একটা প্রশ্ন জাগবে লিমান ইলহাম কার জন্য প্রশংসা আপনি জবাব দিলেন লিল্লা কার জন্য আল্লাহর জন্য তো এখন নতুন এক লোকের কাছে যাই বললেন লিল্লা আল্লাহর জন্য তো ওই লোক কয় মানিল্লা আল্লাহ আবার কে এটার পরে আবার প্রশ্ন আসবে আল্লাহ কে তখন আপনি জবাব দিচ্ছেন রাব্বিল আলামিন আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর রহমান রাহিম তিনি আর রহমান তিনি আর রহিম মালিক ইয়াউমিদ্দিন এখানে আপনার তাওহিদের পাশাপাশি আখেরাতের দাওয়াতও দেওয়া হলো মালিক ইয়ৌমুদ্দিন ইয়ৌমুল জাজা ইয়মুদ্দিন মানে ইয়ৌমুল হিসাব ইয়ৌমুল জাজা হিসাবের দিনের জাজার দিনের মালিক এবার ওই লোক এরপরে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা তখন মালিক ইয়ৌমুদ্দিন পর্যন্ত গেলে এরপরে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন মানে আল্লাহর এত প্রশংসার পরে তখন আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে বান্দা তুমি আমার এত সিফাত এত গুণ এত কিছু বর্ণনা করতেছ কেন তুমি কে বান্দা বলতেছে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ গো আমি তোমার এমন এক পাগল বন্দা যেই বান্দা শুধু এবাদত করি তোমার তোমাকে বাদে আর কাউকে চিনি না যে বান্দার যা কিছু দরকার হয় একমাত্র সাহায্য চাই তোমার কাছে আমি এইরকম এক তোমার তৌহিদবাদী বান্দা যে যে তৌহিদবাদী বান্দা এবাদত করি একমাত্র তোমার সাহায্য চাই তোমার এইরকম তাওহিদবাদী বান্দা তা আল্লাহ বলে ঠিক আছে তাওহিদবাদী বান্দা এখন তুমি আমার কাছে কি চাও বলো তুমি যাতে আমার এরকম তাওহিদবাদী বান্দা যা চাইবে তোমাকে তাই দিব সোহান এটা হলো তাওহিদের পুরস্কার তখন বান্দা চিন্তা করতে চাহে রে যে একটা জিনিস চাইতে হবে বেশি চাওয়া যাবে না কোন জিনিসটা চাইতে হবে যে জিনিসটা হলে আর কিছু দরকার নাই তখন বান্দা বলে ইহিদিনা সরাতল মুস্তাকিম আল্লাহ গো আমার কিছু দরকার নাই খালি সেরাত মুস্তাকিমের হেদায়েতটা আমাকে দিয়ে দাও সেরাত মুস্তাকিমের হেদায়েত দিয়ে দাও এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা সেরাত মুস্তাকিম আবার কি খবরদার আল্লাহ তোমার কাছে ওই রাস্তা চাই না যে রাস্তায় চলার কারণে তোমার গজবের শিকার হয়েছে যে রাস্তায় চলার কারণে তোমার হেদায়ত থেকে গোমরা হয়ে গেছে ফেরেস্তারা চুপ মেরে শুনে রয়েছে চারিপাশে বান্দার আল্লাহর মধ্যে কথা চলতেছে আমরা যে সলাত আদায় করি এখানে ফেরেস্তা থাকে না সবচেয়ে বেশি ফেরেস্তা থাকে কোন ওয়াক্তে বলেন তো আল্লাহ বলছেন সালাত কোরআন ইন্না কোরআন কান আমার সৌদা কোরআন শোনার জন্য আল্লাহ তারা উপস্থিত থাকে তাই আপনি তখন এই এগুলা বলা বলি করতেছেন আল্লাহর সাথে আর আপনার সাথে মোনাজাত চলতেছে মোনাজাত মোনাজাত মানে কি দুইজনের গোপন কথাবার্তা আরেকজনে শুনি গেলে সেটা আর মোনাজাত থাকে না তৃতীয় লোকে যদি শুনি যায় তাহলে সেটা আর মোনাজাত নাই সেটা দোয়া হয়ে যাবে মোনাজাত আর দোয়ার মধ্যে পার্থক্য আছে দোয়া হলো দুইজনে মোনাজাত হলো দুইজনে আর ব্যাকরণ যারা বুঝেন তারা বুঝবেন যে বাবে মোফালা মানে বাবে মোফালা থেকে যে শব্দটা আসবে এই শব্দটার অর্থ হলো একাকি একজনে করা যায় না যেই কাজ যে কাজ করতে হলে দুজন লাগে এরকম শব্দগুলা আরবি ব্যাকরণে বাবে মোফালা থেকে আসে যে হ্যাঁ তো মোনাজাত মানে নাজা মানে গোপন গোপন সলা পরামর্শ গোপন কথা তা আল্লাহ আর আল্লাহর বান্দা গোপনে যে কথাবার্তা এটার নাম মোনাজাত আমরা মোনাজাত নাম দিছি যেটা ঢোল পিটাই সবাই শোনাই করি সেটারে করি বলি মোনাজাত সেটা সবাই শুনে গেলে আর মোনাজাত থাকলো কেমনে মোনাজাত সেটা দোয়া মোনাজাত হলো আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন কথাবার্তা বাস এই গোপন কথাবার্তা ফেরাজ তারা শুনে শুনি এবার বলে আমিন আল্লাহ তোমার এই বান্দা যা যা চাইছে এতক্ষণ পর্যন্ত সব দিয়ে দাও হ্যাঁ ফেরাজ তারা বলে আল্লাহ সব দিয়ে দাও এই জন্য নবিসাম বলেন যে আল্লাহ দলের পরে তারা আমিন বলেন তোমরাও তাদের সাথে আমিন বলো যার আমিন বলা তাদের সাথে মিলে যাবে আল্লাহ পাক তার দোয়া কবুল করে ফেলেন এই হলো সুরা আল ফাতেহা সুরা আল ফাতেহার আয়াত আমরা বলছি কয়টা সাতটা এটার দলিল হলো নবী সালাম স্পষ্ট ভাষায় বলছেন দারে কুতনির হাদিস নবী সালাম বলছেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন সাবু আয়াত সুরাল পাতেয়া সাতটি আয়াত বিসমিল্লাহ রহমান রহিম এহদা হুন্না বিসমিল্লাহ রহমান একটা আয়াত ওয়াহিয়া সাবুল মাসানি ওয়াল কোরআনুল আজিম ওয়াহিয়া উম্মুল কিতাব ওয়া কিতাব এই হাদিসটা দার দার দারে কুতনির হাদিস তো এই এই হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট পাই যে সুরা আল ফাতেহার আয়াত সংখ্যা হলো ষাটটি এবার আসি আমরা সুরা আল ফাতেহার ফজিলত ফজিলত সংক্রান্ত আমরা দুই একটা হাদিস বর্ণনা করব আবু সাঈদ ইবনে মোয়াল্লা রাদি আল্লাহ তালানু তিনি বর্ণনা করতেছেন এটা সহি আল বখারের হাদিস তিনি বলতেছেন কোন তো উসাল্লি আমি একদিন নবী সাল্লামের সাথে সলাদ আদায় করলাম ফাদানি রসুল্লাহ সাল্লা সাল্লাম ফালা মাজেবু হাত্তা সল্লাইতো নবী সাল্লাম আমাকে ডাক দিলেন হে আবু সাহিদ ইবনে মোয়াল্লা আমি নবী সাল্লামের ডাকে সাড়া দিলাম না যতক্ষণ না নামাজ শেষ করলাম কলাফা আতাই তুহু সলাৎ শেষ করে আমি নবী সালামের কাছে আসলাম নবী সালাম জিজ্ঞাসা করলেন মা মানা কান তা তিয়ানি ও আবু সাইদ ইবনে মোয়াল্লা তোমাকে আমি ডাকলাম তুমি আসলে না কেন তখন আবু সাইদ ইবনে মোয়াল্লা বললেন ইয়া রসোলাল্লাহ ইন্নি তো উসাল্লি আমি তো নামাজ পড়তেছিলাম আমি তো সলাদ আদায় করতেছিলাম আল্লাহ রসুল বললেন তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই ইয়া ইউহাল্লাদিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম লিমা ইউহিকুম হে ঈমানদারগণ আল্লাহ এবং আল্লাহর রসুল যখন তোমাদেরকে ডাক দিবে যদি তোমরা জীবিত থাকো সেই ডাকে সাড়া দাও নামাজ ছেড়ে দিতে হবে ফরজ নামাজও ছেড়ে দিতে হবে আল্লাহ এবং রাসুল ডাক দিলে আল্লাহ পাক বলছে রাসুল আমার রাসুল যদি যখন তোমাদেরকে ডাক দিবে সকল কিছু ছেড়ে দিতে হবে খাওয়া দাওয়া নামাজ জেহাদের ডাক আসলে সাহাবাই ফরজ জেহাদ ডাকে দিতেন কারণ নামাজও ছেড়ে দিতে হবে আল্লাহ বলছে নামাজও ছেড়ে দাও নবী বদরের যুদ্ধে রমজানের রমজানের দিনে বদরের যুদ্ধে গেছেন নবী সালাম বললেন যে রোজা ছেড়ে দাও নবিসামের নির্দেশ মানা ফরজ তখন সাহাবাইকেরাম বাধ্য হয়ে সিয়াম ছেড়ে দিয়ে জেহাদে অংশগ্রহণ করেছেন তা আল্লাপাক বলতেছেন হে ইমানদারগণ তোমরা সারা দাও এই জন্য নবিসাম বললেন তুমি কি কোরআনের এই আয়াত জানো না আমি তোমাকে ডাকলাম আর তুমি নামাজ পড়ো এরপরে নবিসাম বললেন শোনো মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনে কারিমের আজম সুরা সবচেয়ে মহান যে সুরাটা সেটা তোমাকে শিখাই দেব قال فأخذ بيدي فلما أراد أن يخرج من المسجد قلت يا رسول الله إنك قلت لو علمنك أعظم سورة في القرآن যখন নবী সাল্লাল্লাহু মসজিদ থেকে বের হওয়ার সময় হলো আমি দৌড়াই গিয়ে বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি তো আমাকে বলছিলেন মসজিদ থেকে বাইরে হওয়ার আগে আজমে সূরা শিখাইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়া সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম আল্লাযী উতিতুহু তোমাকে যে সুরাটা আমি শেখাবো বলছিলাম সেটা হলো আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন সুহান সেটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল্লা আলমিন আরেকটি হাদিস এসেছে উবাই ইবনে কাব রাদি আল্লাহ থেকে তিনি বলতেছেন যে আমি মসজিদে নামাজ পড়তেছিলাম তখন নবী সাল্লা সাল্লাম আমাকে হাত ধরলেন হাত ধরে বললেন শোনো মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে আমি একটা সুরা শিখাবো যে সুরা মা উনজেলা ফিল তাওরাত ওয়ালা ফিল ইঞ্জিল ওয়ালা ফিল কোরআন মেসলুহা এমন একটা সুরা উবাইবনে কাপ তোমাকে আমি শিখাবো যে সুরা আল্লাহ আল্লাহ পাক তাওরাতেও নাজিল করেন নাই ইঞ্জিলেও নাজিল করেন নাই কোরআনেও নাজিল করেন নাই তাহলে কি সুরা আল ফাতেহা কোরআনের সুরা না কোরআনের সুরা কিন্তু সুরা আল ফাতেহার মতো দ্বিতীয় সুরা আর কোরআনে নাই এই জন্য নবিসাম বলতেছেন তোমাকে এমন একটা সুরা শিখাই দিব যেটা তাওরাতেও নাই ইঞ্জিলেও নাই কোরআনেও নাই তখন উবাই রাদিল্লা তালু বলেন যখন নবী বের হচ্ছিলেন আমি দৌড়াই গিয়ে নবী ধরলাম ধরে বললাম ইয়া রসোল্লাহ মা সৌরাতুল্লাতে ওয়াত্তানি আপনি যে আমাকে সুরা শিখাবেন বলছেন সেটা কোনটা নবী সালাম বলেন কাইফা তাকরাও ইদা তাহাতি সলা নবী সালাম বললেন যখন তুমি সলাৎ শুরু করো তখন তুমি কি পড়ো নবী সাল্লাম জিজ্ঞেস করলেন নামাজ শুরু করার সময় কি পড়ো قال فقرا فقرات عليه الحمد لله رب العالمين حتى اتيت على اخرها আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তেলাওয়াত করে শুনাইলাম فقال رسول الله صلى الله عليه وسلم هي هذه السورة وهي سبع المثاني والقرآن العظيم الذي أعطيت নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটাই হলো সেই সূরা যে সূরা তাওরাতে নাজিল হয় নাই ইনজিলে নাজিল হয় নাই কোরআন নাজিল হয় নাই সোহান আল্লাহ ওই হাদিস আমরা অনেকবার আলোচনা করেছি যে সাহাবাইক রাম একবার সফরে গেলেন সফরে যাওয়ার পরে ওই এক এলাকায় রাত্রিবেলা রাত যাপন করলেন তো ওই এলাকার লোকেরা মেহমানদারি করে নাই পরে সাহাবাইকেরাম রাত্রে সেখানে অবস্থান করতেছিলেন এটাও সহি আল বখারির হাদিস রাত্রে অবস্থান করতেছিলেন এমন সময় ওই গোত্রের না তাকে সাপে কামড়াই দিছে তখন তারা দৌড়াই আসছে তোমাদের কাছে কোনো ওষুধ আছে কিনা ঝাড়ফুঁক আছে কিনা এক সাহাবি বলেন হ্যাঁ আছে তবে তোমাদেরকে দিব না তোমরা বেয়াদব তোমরা আমাদেরকে মেহমানদারি করো নাই তখন তারা মাপ তাপছে বললো যে না আমরা বেআবি করে ফেলছি এবার মাপ করে দেন আমাদের নেতার সাপে কামড়াইছে একটু চিকিৎসা করে দেন বললো যে ঠিক আছে করে দিব তবে তিরিশ তিরিশটা ছাগল দিতে হবে হ্যাঁ, তাহলে করে দিব কারণ তোমরা হলে বেয়াদব জাতি তোমাদেরকে টাকা পয়সা ছাড়া বিনা পয়সা কাজ করা যাবে না আচ্ছা বললো যে ঠিক আছে তিরিশটা ছাগলও দিব সব দিব আপনি চিকিৎসা করেন তখন তিনি গিয়ে শুধু সুরাল পাতেয়া পড়লেন আর ফু দিলেন আল্লাহ পাক সুরাল পাতেহার বরকতে সাপের বিষ দূর করে দিলেন সুফা এই তিরিশটা ছাগল নিয়ে যখন আসলেন তখন কোনো সাহাবি বলে যে খবরদার এটা খাওয়া যাবে না কারণ তুমি এই যে ঝাড়ফুঁক করি যে টাকা নিয়ে খাওয়া যাবে এটা পাইছো কই এগুলা খাওয়া যাবে না এগুলা নিয়ে মদিনা যাইতে হবে সালামকে জিজ্ঞাসা করতে হবে সালাম যদি খাওয়ার অনুমতি দেন তাহলে খাইতে হবে তখন সালামের কাছে আসা হলো সালাম ওই সাহাবিকে ডেকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কেমনে জানলে আছে সুরাল পাতে পড়লে সাপের বিষ নেমে যায় এই সাহাবি বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আপনি বলছিলেন যে সৌরাতুল ফাতেহা শেফা উল্লিকুল্লে দায় যে সৌরাল ফাতেহা প্রত্যেক রোগের শেফা তাহলে সুরাল ফাতেহা সাপের বিষ যাবে না কেন আমার ইমান এমন পর্যায়ে পৌঁছছে সুরাল আল ফাতেহার উপরে সাপের বিষ না আরো কঠিন বিষ হইলেও সুরাল আল ফাতেহা চলে যাবে সুহান পরবর্তীতে নবী সাল্লাম বললেন আন্নাহার রুকিয়া আকসে মোয়াদরে বলি বিসাহামিন যাও তোমরা ওই তিরিশটা খেতে থাকো আর খাওয়ার সময় আমাকেও একটু দিও আমাকে দিও এই জন্য যে নবী না খাইলে আবার অনেকে খাবে না আর নবী একটু খেয়ে দিলে সবাই খাবে হ্যাঁ, তাহলে এখানে নবী ইসলাম সুরা পাতেহার ফজিলত স্বীকৃতি দিলেন যে সুরাল পাতেহা সকল রোগের সেপা আরেকটি হাদিস হলো আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সালাম বললেন মানসাল্লা সালাত আল্লাম ইয়াকরাফিহা বি উম্মেল কোরআন যে ব্যক্তি সলাত আদায় করল সলাতের মধ্যে সুরাল ফাতেহা পড়ে নাই ফাহিয়া খেদাজ সেটা নাকেস সেটা অসম্পূর্ণ সেই নামাজ পরিপূর্ণ হয় নাই সেই নামাজ অসম্পূর্ণ সালা হাসান গাইরা তামাম নবিস তিনবার বললেন গাইরা তামাম গাইরা তামাম গাইরা তামাম সেই সলাৎ পরিপূর্ণ হয় নাই তো আবহরারা যখন এই হাদিস বর্ণনা করতেছেন তখন সাহাবাইকে নাম আবহরারাকে জিজ্ঞাসা করলেন ফাকির আলী আবি হরারা একজন উঠে বললেন হে আবহরারা ইন্না নাকুনু খালফাল ইমাম আমরা যখন ইমামের পিছনে থাকি তখনও কি আমরা সুরা ফাতেয়া পড়তে হবে নাকি আবু হরারা আল্লাহ তাআলা বললেন ইকরা বিহা ফি নাফসিকা তুমি তোমার নিজে মনে মনে নিজে নিজে সুরাল ফাতেয়া পড়ো কারণ আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি অল আল্লাহ আজ্জাবাজাল্লাহ কাসাম তো সলাতা বাইনা ওয়াবাইনা আব্দি নিসবাইনে ওয়ালি আব্দিমা সালা ওই হাদিসটা আগে যে হাদিসটা আমরা বললাম যে আবহরার সেই হাদিসটা বর্ণনা করলেন বর্ণনা করে বললেন শোনা যে যখন ইমামের পিছনে থাকবে তখন তুমি নিজে নিজে সুরা আল ফাতেহা পড়বা তাহলে এখানে সূরা আল আর ফজিলত যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যেটি ফরজ নামাজের মধ্যে চার রাকাতেই চার রাকাত বিশিষ্ট নামাজ হলে চার রাকাত তিন রাকাত বিশিষ্ট হলে তিন রাকাত দুই রাকাত বিশিষ্ট হলে দুই রাকাত প্রত্যেক রাকাতে সুরাল ফাতেহা পড়া খরচ তবে ইমাম যে নামাজগুলোতে জোরে পড়েন সেই নামাজগুলোতে মুক্তাদি যদি সুরাল আল শোনেন শুনেন শোনার পরে তখন মুক্তাদি দ্বিতীয়বার পড়া না পড়ার ব্যাপারে কিছুটা সহি আলেমদের মধ্যে একতলাপ আছে কিন্তু যেই রাকাতগুলোতে মুক্তাদি শুনতেছে না সেই রাকাতগুলোতে অবশ্যই সুরা আল পাতেয়া পড়তে হবে যেগুলা ইমামেরটা শোনা যাচ্ছে না যেমন জোহরের চার রাখাতে আসরের চার রাখাতে মাগরীবের শেষ রাখাতে এশার শেষ দুই রাখাতে যেগুলাতে ইমামেরটা আমি শুনলাম না সেটাতে অবশ্যই পড়তে হবে আর যেটা শুনতেছি সেটাতে পড়ার ব্যাপারেও অনেক ওলামাই কেরামের মত আছে তবে সেখানে না পড়লেও যে একবারে বেশি ক্ষতি হয়ে যাবে এরকম বলা যাবে না তবে যারা বলতেছেন পড়াই লাগবে না এই মতটা যদিও হানাফি মাজাবের অনেক ফকিরা বলছেন কিন্তু এই মতের দলিলগুলো এত শক্তিশালী নয় বরং পড়ার ব্যাপারে যে দলিলগুলো সেই দলিলগুলোই বেশি শক্তিশালী কেউ কেউ বলেন যে যে সারি মাঝহাব একসাথে অনুসরণ করলে নাকি মানুষ সুবিধাবাদী হয়ে যায় এজন্য চার মাঝাব একসাথে অনুসরণ করা যাবে না এক মাঝাব মানতে হবে বর্তমানে এই কথাগুলো বেশি শোনা যায় যে চার মাঝাব হক সবাই কিন্তু বলে এই কথাটা দেখবেন যে সব আলেমের কথা হলো চার মাঝাব হক তা হচ্ছে চার মাঝাব যদি হক হয় আলহামদুলিল্লাহ তা আমি রাফুল ইয়াদাইন করলাম তো রাফুল ইয়াদাইন তো চার মাঝাবের এক মাঝাবে আছে না আমিন সশব্দে বলা এটা চার মাঝাবের এক মাঝাবে আছে না তো তাহলে এটা তো হক আপনি বলতেছেন স্যার মাজাব হক তো এটা হক না তো এটার বিরুদ্ধে আবার কথা বলেন কেন এটা তো হক আচ্ছা যদি বলেন যে না সারি মাঝহের একটা মেনে চলতে হবে এটা কই ফেলেন সাইটটার একটা মানতে হবে এটা কই ফেলেন আর যদি বলেন যে সাইটটার একটা আচ্ছা সাইটটা মিলে একশো নাম্বার তা আপনি যদি বলেন যে একটা মানতে হবে তাহলে কত নাম্বার পঁচিশ নাম্বার তার পঁচাত্তর নাম্বার যাবে কই হ্যাঁ চারটা যদি হক হয় তা আপনি চারটা মিলে বললেন যে একশো নাম্বার তা আপনি মেনে চললেন একটা পঁচিশ নম্বর তার পঁচাত্তর নম্বর বাদ দিলেন কেন যদি পরে আমি অনেকের সাথে কথা বলছি সর্বশেষ কথা হলো যে সাইর মাঝহাব একসাথে মানতে গেলে মানুষ সুবিধাবাদী হয়ে যাবে যেটা সহজ সেটা মানবে আচ্ছা ইমামের পিছনে সুরা আল ফাতেহা পড়া এটা সহজ না কঠিন সহজ না এটা কঠিন চুপ করে দাঁড়ায় থাকার চেয়ে সুরা পাতে পড়া কঠিন না কি বলে এরা সহজ আর কঠিনই চিনে না আপনি ইমামের পিছনে চুপ করে দাঁড়ায় থাকলেন কিছুই পড়লেন না এটা সহজ না কিন্তু আপনি ইমামের পিছনে সুরা আল পাতে পড়তে হলে আপনার মনোযোগ থাকতে হবে ইমামের দিকে যে ইমাম কখন সুরা আল পাতে শেষ করে এই মনোযোগ থাকতে হবে না আপনি যদি কিছু পড়া না লাগে তা আপনি ঘুমাইলেও তো অসুবিধা নাই ইমামের পিছনে দাঁড়া দাঁড়ায় ঘুমান অথবা আপনি হিসাব করেন বাজার করছেন যে মাছ কিনছেন কত টাকা আর ওইটা কিনছেন কত আপনি হিসাব করেন অসুবিধা নেই কারণ আপনার কিছু পড়া লাগবে না আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন এটাই তো সহজ কিন্তু আপনি কঠিনটা গ্রহণ করতেছেন তাহলে কি সারি মাসাব কঠিনের জন্য করতেছেন না সহজের জন্য করতেছেন সুবিধাবাদের জন্য সুবিধাবাদী হলে তো ওইটাই নিতাম আমরা যে পড়াই লাগবে না চুপ করে দাঁড়িয়ে থাকে আমি হিসাব কিতাব সব শেষ করে ফেলবো নামাজের মধ্যে ওইটাই তো সহজ অর্থাৎ চার মাঝহাবের অনুসরণ সহজ গ্রহণ করার জন্য না যদি কেউ সহজটা নেওয়ার জন্য গ্রহণ করে তাই তার ইমানে থাকবে না বরং সাইর মাঝহাবের মধ্যে যেই মাঝহাবের যেই মতের দলিল শক্তিশালী সেটা আমি মেনে নিব সেটা সহজ আর কঠিন বুঝি না কথাটা ঠিক বুঝছেন চার মাঝহাবে হক চার মাঝহাবের মধ্যে যে বিষয়ে চার মাঝহাব একমত সেটা তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই যেটাতে দেখা গেছে যে আমি যে মাঝহাব অনুসরণ করতেছি হানাফি মাঝহাব আমার মাঝহাবের যে দলিল হাদিসটা সেটা দুর্বল সাফি মাঝহাবের যে হাদিসটা সেটা খুব শক্তিশালী সহি তা আমি সেখানে দলিলের কারণে ওইটা অনুসরণ করব। সেটা সহজ আর কঠিন বুঝি না সহজ কঠিন হলে তো তার ইমানে থাকবে না যদি আমি খালি সহজগুলো খুঁজি তো এটা তো সুবিধাবাদী এরা তো মুসলিমে না বরং সার মাঝাব অনুসরণ করা হবে সহি দলিলের জন্য যে শক্তিশালী দলিলের অনুসরণ করব আমি আর আরেকটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি এই সাইটটার একটা ফলো করেন তো নবী সালামের অসংখ্য হাদিস আপনার আমল থেকে বাদ পড়ে যাবে নবী সালামের হাদিস কি খালি সাইরবাগে ভাগ করে বর্ণনা করছেন যে তোমরা এগুলা তোমরা এগুলা বাংলাদেশের মুসলমান এগুলা আফ্রিকা এগুলা ইউরোপে এগুলা নবী সালাম এভাবে ভাগ করছেন নবী সালামের যত হাদিস আছে সারা দুনিয়া সবার জন্য তাহলে আপনি যদি এক মাঝহাবের অনুসরণ করলেন ওই মাঝহাব যেই হাদিসটা দলিল গ্রহণ করলো বাকি তিন মাঝহাব যে হাদিসগুলো গ্রহণ করলো ওই হাদিসগুলো আপনার থেকে বাদ পড়ে গেল না কি বলেন তাহলে নবী সালামের কতগুলো হাদিস আপনি সহি হাদিস বাদ দিয়ে দিলেন হিসাব করছেন তো ওগুলো বাদ দেওয়ার অধিকার আপনাকে কে দিছে যদি আপনার এই হাদিসের থেকে ওই মাঝহাবের ওই হাদিসটা বেশি সহি হয় তা আপনি ওইটা মানতে অসুবিধা কোথায় আর রিসার্চ রিসার্চ বুঝতে হবে আমরা যেটা প্রথমে বলছি রিসার্চ মানে একজনের রিসার্চ মেনে চলতে হবে এটা কোনো দিন মানে সাধারণ দৃষ্টিতেও বাধ্যতামূলক না ইসলামের দৃষ্টিতেও বাধ্যতামূলক না বুঝতে পারছেন রিসার্চ মানে রিসার্চে ভুলও থাকতে পারে শুদ্ধও থাকতে পারে রিসার্চ কি সবসময় ঠিক হয় নির্বাচনের আগে জরিপ হয় না দেখবেন যে এক জরিপে বলতেছে এরা এত আসন পাবে আরেক জরিপ বলতেছে এত আসন পাবে পরে দেখা গেল কোনো জরিপেই মিলে নাই কি বলেন হয় না তাহলে রিসার্চ মানে কি সব একশো পার্সেন্ট ঠিক আছে রিসার্চ মানে হক এখানে সঠিকও আছে ভুলও আছে এই জন্য নবী সালাম বলছেন যে ইস্তেহাদের মধ্যে গবেষণার মধ্যে ভুলও আছে সহিও আছে কারো ইস্তেহাদ যদি সহি হয় সে দ্বিগুণ স্বভাব পাবে আর কারো ইস্তেহাদ যদি ভুলও হয় তাও একগুণ স্বভাব পাবে কারণ হলো সে গবেষণা করছে গবেষণার জন্য আল্লাপাক তাকে একগুণ স্বভাব দেবে নবী সালামের আরেকটা হাদিস নবী সালাম বললেন আল্লাহ রসুলাম বলেন মান সাল্লাহ সাল্লাহাম ইয়াকরা ফিহাবি উম্মাল কোরআন ফাহিয়া খেদাজ নবী সাল্লাম বলেন যে ব্যক্তি সলাদ আদায় করলো সলাতের মধ্যে উম্মুল কোরআন পড়লো না তার সলাদ অসম্পূর্ণ থাকবে এরপর আরেকটা হাদিসে বলছেন লা সলাত ইমাল্লাম ইয়াকরা বে ফাতে হাতুল কিতাব যে ব্যক্তি ফাতে হাতুল কিতাব পড়লো না তার সলাতে হয় নাই তার নামাজে হয় নাই এভাবে সুরা আল ফাতে আর ফজিলত সংক্রান্ত আরও অনেকগুলো হাদিস আছে মুক্তাদি সুরা আল পড়া লাগবে কিনা এবার আমরা ইবনে কাসিরের কথাটা শুনি আজকে ইবনে কাসিরের কথাটা শুনে আমরা তাফসির ইনশাল্লাহ শেষ করে দিব যে ইবনে কাসির কি বলল যে সুরা আল পড়তে হবে কি হবে না আপনি ওস্তাদ মানবেন একজনকে তা আপনি আমি ডক্টর মুফতি ইমাম হোসেন আরেকজন হলে ইমাম ইবনে কাসির তা কাকে ওস্তাদ মানবেন দুইজনের সামনাসামনি রাখলে কাকে মানবেন ওই কোথায় আব্বাস কোথায় কাবগাছ কোথায় ইবনে কাসির কোথায় আমরা ইবনে কাসিরের পায়ের কাছে যাওয়ার তো আমাদের কোনো কোয়ালিটি নেই তা আপনি আমাদেরকে ফলো করবেন কেন আপনি ফলো করবেন ইবনে কাসিরের আপনি ফলো করবেন তবারিকে আপনি ফলো করবেন কুর্তুবিকে তারা কি বলছেন তো ইমাম ইবনে কাসির বলতেছেন যে মুক্তাদি সুরা আল পাতেয়া পড়া লাগবে কিনা তো ইবনে কাসির বলতেছে এটার মধ্যে তিনটা কথা আছে ওলামাদের ফিহে সালাসাত আকওয়ালিল ওলামা ওলামাদের তিনটা কথা আছে একটা কথা হলো আন্নাহু তাজেবু আলাইহি কারাতুহা কামা তাজেবু আলা ইমা ইমামিহি লি উমুমিল আহাদিস আল মুতাকাদ্দামা এক নম্বর কথা হলো যে ইমামের জন্য যেরকম প্রত্যেক রাকাতে সুরা আল পাতেয়া জোরে হোক আস্তে হোক সব জায়গায় ফরজ মুক্তাদের জন্য সব জায়গায় ফরজ দ্বিতীয় কথা হলো লা তাজেবু আলাল মামুম কারাতান বিল কুল্লিয়া লিল ফাতিহা ওয়ালা গায়রিহা লাফি ফি সালাতিল জাহরিয়া ওয়ালাফি ফি সালাতিস সিররিয়া দ্বিতীয় কথা হলো নামাজ জোরে হোক আস্তে হোক কোনো অবস্থায় মুক্তাদি কিছু পড়া লাগবে না মুক্তাদি শুধু চুপ করে দাঁড়ায় থাকবো আর ওই যে বাজারের হিসাব নিকাশ করবো মাঝে মধ্যে ঘুমাইবো যা মানুষ করবে কিছু পড়া লাগবে না এটা হলো আরেকটা মত আরেকটা ওলামা এই মতের দলিলটা উনি বর্ণনা করছেন যে যারা বলছেন যে কিছু বড়া লাগবে না চুপ করে দাঁড়ায় থাকবা তাদের দলিল কি দলিল হলো এই হাদিসটা মান কান আলাহু ইমামুন ফাকারাতুল ইমাম আলাহ কারা এই হাদিসটা হলো দলিল হাদিসটার অর্থ হলো যার ইমাম আছে ইমামের কারা তার কারা বুঝতে পারছেন হাদিসটা হাদিসটা হলো মানকান আলাহু ইমামুন ফাকারাতুল ইমাম আলাহু কারা যার ইমাম আছে যিনি ইমামের পিছনে সালাত আদায় করতেছেন তার কেরাতটাই ইমামের কেরাতটাই তার কেরাত আবার ইবনে কাসির কি বলতেছে শুনেন ওয়ালাকিন্না ফি ইসনাদিহি দুরফুন এই হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে দইফ হাদিস এটা আমি বলতেছি না এটা ওস্তাদ ইবনে কাসির বলতেছে ইবনে কাসির বলতেছে ফি আসনাদি যারা এই হাদিস দিয়ে দলিল দিবেন তাদের এই হাদিস দুর্বল হাদিস সুতরাং দুর্বল হাদিস ওই সহি হাদিসের মোকাবেলায় দলিল হতে পারে না এরপরে এই ইমাম ইবনে কাসির আবার বলতেছেন এই কথা যে দুর্বল হাদিস এটা আমি বলি নাই ইবনে কাসির কথা আমিও বলি নাই এটা বলছে কে রাওয়া হোমালেক ইমাম মালিক বলছে ইবনে কাসির বলতেছে ইমাম মালিক বলছে আন ওয়াহাব ইবনে কাইসান আন জাবের মিন কালামিহি এটা যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওয়াহাব ইবনে কাইসান ওয়াহাব ইবনে কাইসান থেকে ইমাম মালিক তারা সবাই বলছেন যে এই হাদিস সহি না এটা দুর্বল হাদিস তাহলে দুর্বল হাদিসের উপরে ভিত্তি করে আমি চুপ করে দাঁড়িয়ে থাকা ইবনে কাসির বলতেছে যাবে না আর তৃতীয় মত হলো আন্নাহ তাজিবুল কারা আল মামুন ফিসিরিয়া যেখানে ইমাম জোরে কেরাত পড়বেন সেখানে পড়বে না যেখানে আসতে পড়বেন সেখানে পড়তে হবে এটা হলো তৃতীয় মত তো ইমাম ইবনে কাসির বলতেছেন এই তিনটা মতের মধ্যে ইবনে কাসির অগ্রাধিকার দিয়েছেন তৃতীয় মতটাকে ইবনে কাসির বলছেন যে যে ইমাম যেখানে জোরে পড়বেন সেখানে মুক্তাদি পড়া লাগবে না কিন্তু ইমাম যেখানে সুপে সুপে পড়বেন যেটাতে মুক্তাদি শুনবে না ইমামেরটা সেখানে মুক্তাদিকে করতে হবে কিন্তু ওই হাদিস দিয়ে মুক্তাদি চুপ করে দাঁড়ায় থাকা যাবে না কারণ ওই হাদিস দুর্বল হাদিস হ্যাঁ, আমরা পরবর্তীতে সুরা আল ফাতিহা সংক্রান্ত আমরা এখন মানে প্রথমটাও ফলো করতে পারি তৃতীয়টাও ফলো করতে পারি দ্বিতীয়টা ফলো করা যাবে না মানে প্রথমটা হলো জোরে আসতে সব জায়গায় আমরা পড়বো সুরা আল ফাতেহা এটাও সহি এটা যখন পড়বো এটার ব্যাপারে আমরা যে এটা আলোচনা করলে আরো ক্লিয়ার হবে ওই যে ইমাম বোখারের যে কিতাব জুজুল কারা আহ ইমাম বোখারের মত হলো যে জোরে হোক আসতে হোক সব রাকাতে পড়তে হবে হ্যাঁ যে ওইটা কখন পড়বো ওইটা ওই যে ইমাম যখন সুরে আল ফাতে শেষ করবে অন্য কারাত পড়বে তখন ওইটা পড়বো ওইটা ইমাম বোখারির ওই হাদিসগুলো তিনশো হাদিস আলোচনা করলে ওখানে আমাদের আরও ক্লিয়ার হবে কনসেপ্ট হ্যাঁ, আর এই তৃতীয় যে মতটা এবং এই মতের সপক্ষে ইমাম বুখারি ইমাম আহমদ বিন হাম্বল তারপরে ইমাম ইমাম সাফি আরও অনেক ইমাম আধুনিক যুগের মধ্যে শাহেক বিন বাস তারপরে এই মোহাম্মদ বিন সালে আলু সাইমিন এরা সবাই বলছেন যে জোরে হোক আস্তে হোক সব রাকাতেই করতে হবে আর ওই মতের পক্ষেও সহি ওলামাই কেরাম আছেন যেমন ইমাম মালেক ইমাম মালেক বলছেন যে যে জোরের জায়গায় পড়া লাগবে না যেখানে আস্তের জায়গা সেখানে পড়তে হবে ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম তিনিও বলছেন যে জোরের জায়গায় পড়া লাগবে না আস্তের জায়গায় পড়ে আল্লাহ নাসিরুদ্দিন আলবানি তার ওই যে সলাত ও রাসুলিল্লাহ রাসুল্লাহ সাল্লামের সলাত ওই বইতে দেখবেন যে ওখানে উনি বলছেন যে জোরের জায়গায় পড়া লাগবে না আস্তের জায়গায় পড়তে হবে তাহলে বোঝা যায় ওই মতের সপক্ষেও অনেক ওলামাইকরাম আছেন এজন্য এই দুটাই সহি হ্যাঁ আরেকটা মশালা আমরা পরবর্তীতে ওটা বিস্তারিত আসবে যে যেই রাকাতে সুরাল ফাতেহা আমি পাই নাই সেই রাকাত পাইছি কিনা এই বিষয়ে আলোচনা পরবর্তীতে আসবে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের আহেদায়ত নসিব করুন সবাইকে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করা তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা তো সময় দেরি হয়ে গেছে তো আমরা ওই একটা বিষয় বলে দিই আসলে সময় তো সবারই গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করি সময়ের মধ্যে শেষ করার কিন্তু একটু শুক্রবারে জুমা শুক্রবারে তাপসিরে একটু যদি দেরি হয়ে যায় তো মনে কিছু নেবেন না আপনারা একটু দেরি এটা আমাদের সবাই স্বার্থে দিনের কল্যাণে দিনের উপকারার্থে একটু দেরি হয় তো আমরা চেষ্টা করি কিন্তু কথাটা দেখা যায় যে শেষ করে ফেললে অসম্পূর্ণ থেকে যায় এই জন্য একটু দেরি হয় কোনো কোনো ভাই আবার দেরি হলে একটু মনে কষ্ট নেয় কিন্তু দেখবেন ওই যে অন্য প্রোগ্রামে গেলে ঘন্টার পর ঘন্টা আমাদের বসে থাকতে হয় <laughs> হ্যাঁ জ্যামে পড়লে আপনি রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় সেখানে কিন্তু দেখা যায় যে দেরি কোনো প্রকারের রাগারাগি উত্তেজনা আসে না তারপরে দেখবেন যে ওই বিয়ে শাদিতে গেছেন তো দুপুরে দুইটার খাবার কিন্তু খাবায় পাঁচটায় ছয়টায় সেখানে বসে আছে তাও রাগারাগি নেই কিছু নাই কিন্তু মসজিদে যদি পাঁচ মিনিট দুই মিনিট দেরি হয় ইমাম সাহেব মোয়াজিন সাহেবের চাকরি চলে যাওয়ার উপক্রম হয় যে এখানে দেরি হলে কেন এই মশালা কিন্তু অনেকবার বলছি যে ইমাম সাহেব কোনো নির্দিষ্ট সময় মেনে চলতে বাধ্য নন এই মশালা সবার জানা থাকতে হবে জামাতের সময় ইমাম সাহেব মেনে চলতে বাধ্য নন ইমাম সাহেবের যখন মনে চাইব তখন নামাজ পড়াইব এটাই হলো শরীয়তের মাসালা ইমাম সাহেব ইচ্ছা করলে আটটার নামাজ নয়টায় পড়াইতে পারব বুঝতে পারছেন আপনি একজন মুসল্লি বলার অধিকার নাই যে জামাত তো আটটায় নয়টা বাজলো কেন এটা যে বলবে তার ইমান চলে যাবে এই জন্য দেখবেন যে মক্কা মদিনাতের জামাতের টাইম নেই মক্কা জামাতের টাইম দেখছেন আজানের টাইম আছে কিন্তু জামাতের টাইম নেই ওয়াক্ত হবে আজান হবে জামাত কখন ইমাম সাহেব যখন আসবে তখন জামাত ইমাম সাহেব আসা মানে জামাতের টাইম হয়েছে এই জন্য এই বিষয়ে ক্লিয়ার থাকবেন যে আমরা একটু দেরি হইলেও কোনো ভাই মনে কষ্ট নেবেন না এটা আমরা অনুরোধ করব যে তবে আমরা চেষ্টা করব বেশি দেরি করব না অনেকে আমরা দূর দূরান্ত থেকে আসি বিভিন্ন জায়গায় একটা বিষয় বলা দরকার সেটা হলো আমরা এর আগের তাপসিরে আমরা বলছিলাম যে পরবর্তী যে আমাদের নতুন নতুনভাবে শুরু হচ্ছে এই যে আজকে থেকে আমরা যে আলোচনাগুলো শুরু করলাম এখানে কিন্তু যে আলোচনাগুলো আসবে খুবই গুরুত্বপূর্ণ এই যে সুরা আল ফাতেহা সংক্রান্ত এই আলোচনাগুলো এগুলো কিন্তু খুবই জরুরি বিষয় এবং বর্তমান সময়ের আলোকে এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো না জানা থাকলে মুসলিমে মুসলিমে মারামারি করি সংঘর্ষে মসজিদ রক্তাক্ত হয়ে যাবে বুঝতে পারছেন এই সুরা আল ফাতেহা নিয়ে মারামারি করে মসজিদ রক্তাক্ত হবে এরকম অবস্থা হয়ে যাবে তো এই কনসেপ্টটা সবার যদি ক্লিয়ার থাকে তখন আর মারামারি হবে না একজন জোরে বলবে একজন আস্তে বলবে কিন্তু দুইজনে ভাই ভাই একজন সুরা আল পাতে পড়বে আর একজন পড়বে না কিন্তু দুইজনে ভাই ভাই হ্যাঁ মারামারি ঝগড়াঝাটি হবে না কিন্তু এটার ওই এলেম না থাকলে জাহালত হলে মূর্খতা হলে তখন এই ঝগড়াঝাটি মারামারি শুরু হয়ে যায় এই জন্য বিষয়গুলো আমরা সময় নিয়ে প্রয়োজনে তিন চার তাপসিরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই সুরা আল পাতেয়া সংক্রান্ত হাদিসগুলো তো আমরা যেই কথাটি আপনাদের কাছে আগে অনুরোধ রেখেছিলাম যে এই যে আমাদের ভিডিওগুলো হচ্ছে এই ভিডিওগুলো সারা পৃথিবীতে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তে আমাদের মুসলিম ভাই বোনেরা আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হচ্ছেন এই কোরআন একাডেমির তাফসির দ্বারা তো আমাদের আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আমরা যে ভিডিও করে থাকি এই ক্যামেরাটা আমাদের এত ভালো মানেন না তো এই জন্য অনেকের শুনতে দেখতে এগুলো সমস্যা হয় আমরা নতুন করে যখন এই ভিডিওগুলো করব এখন থেকে আমাদের এই ভিডিওগুলো দেওয়ার সময় তাফসির নম্বর এক তাফসির নম্বর দুই এভাবে দিয়ে দিবেন এটা অনেকে অনুরোধ করছেন যে এক দুই সিরিয়াল দিয়ে দিবেন তাহলে কোনোটা না পাইলে মাঝখান দিয়ে আমরা বুঝবো যে এত নম্বর তাফসিরটা আমরা পাইনি এত তাফসির নম্বর এত তারিখ এত তারিখও দিয়ে দেবেন যে এত তারিখ শুক্রবার এত সালে আর তাপসির নম্বর এক দুই সিরিয়াল অনুযায়ী আজকে থেকে এক নম্বর দেওয়া শুরু করে দেবেন ইনশাল্লাহ তাহলে আমাদের ভাই বোনেরা উপকৃত হবেন তো আমরা যে ক্যামেরাটার কথা বলছিলাম সেটা আমাদের ভাইয়েরা হিসাব করে দেখেছেন যে সব মিলে প্রায় এক লক্ষ টাকার মতো লাগবে টোটাল তো এর মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন হ্যাঁ, আরও পঞ্চাশের উপরে পঞ্চাশ পঞ্চান্নর মতো আরও দরকার তো আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমরা কাউকে বলবো না যে এত দেন অত দেন হ্যাঁ, আপনারা এই দাওয়াতের জন্য দাওয়াত ইলাল্লাহর জন্য যেই বাই যতটুকু দিতে চান একজন বাই লেখেন যে আপনারা নাম বলেন পরবর্তীতে আমরা একসাথে কালেকশন করে নিয়ে নিব জি জি আব্দুল কুদ্দুস ভাই আব্দুল কুদ্দুস ভাই এক হাজার মসজিদের মসজিদের মালিকানা না এটার মালিকানা থাকবে তাপসির শ্রোতা কমিটি আমরা যে তাপসির করি আমরা সবাই তাপসিরের স্টুডেন্ট তাপসিরের শ্রোতা এটা আমাদের মালিকানা এটা মসজিদের মালিকানা না বুঝতে পারছেন এটা আমরা এখানে তাপসির করলে এখানেও ব্যবহার করব বাইরে প্রোগ্রাম করলে সেখানেও ব্যবহার করব যেখানে যেখানে আমাদের তাপসির চলবে দাওয়াত চলবে সেখানে আমরা এই দাওয়াতের কাজে ব্যবহার করব তো এজন্য এটা এই টাকাগুলোর যেহেতু আপনারা সবাই দিবেন দাওয়াতের জন্য তো এটার একটা সুস্থ মানে সুন্দরভাবে যাতে এটা কাজ হয় এই জন্য মানে এই টাকাগুলো কার কাছে থাকবে কে তত্ত্বাবধান করবে এটার একটা প্রথমে আমরা ইয়া করে নিই এটার মেন তত্ত্বাবধান তো ইনশাল আমার থাকবে কি ঠিক আছে না আর এর সাথে আমরা আরো দুইজন বা তিনজন আরো তিনজন আরো তিনজন থাকবেন আমার সাথে তো ওই তিনজন কে কে থাকবে না আগে আমরা ওইটা ঠিক করি সবাই আমরা তাদের কাছে টাকাগুলো দিব তারা এটা ঠিক করে ক্যামেরা তোমরা কিনে সব ব্যবস্থাপনা করবেন হ্যাঁ হাসান থাকতে পারে কি বলেন আপনাদের হাসান একজন তারপরে আমাদের রানাবাই থাকুক নাকি রানাবাই একজন আছে আমাদের ইয়া রোমেল ভাই রোমেল ভাই ব্যাপারে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ হিসাবে উনি থাকা দরকার উনিও থাকুক যে তাহলে জায়দুল ভাই থাকুক তারপরে মুস্তাফিজ ভাই থাকুক তারপরে আমাদের হাসান থাকুক আর রোমেল ভাই থাকুক কি বলেন চারজন আর আমি তো আছি মেন দায়িত্বে হ্যাঁ এই পাঁচজন মিলে আমরা ইনশাল্লাহ এটার ব্যবস্থাপনা করব এটা একটু লিখে রাখেন যে এটা আমরা এই পাঁচজনের নাম লিখে রাখেন তাহলে এই টাকা পয়সাগুলো মানে আমাদের কার কাছে দিবে টাকা পয়সাগুলো জি ঠিক আছে তাহলে জাহেদুল ভাইয়ের কাছে টাকাটা আমরা দিব জাহেদুল ভাইয়ের কাছে দিব জাহিদ না এখন তো এখন আমাদের কাছে আপনার কাছে বা আমাদের কাছে দিয়ে দিতে পারে হ্যাঁ আর বাকিটা মানে এই মাসের মধ্যে এই সেপ্টেম্বর মাসের মধ্যে মানে দিয়ে দিবেন আমরা এখন যেটা লিখব এটা সেপ্টেম্বর মাসের মধ্যে সবাই দিয়ে দিবেন তাহলে লিখতেছেন কে নামগুলা লিখতেছেন কে রানাবাই লিখতেছেন ওই হাসান কোথায় <laughs> আছে <laughs> দেখা যাচ্ছে না তো আচ্ছা জি তাহলে প্রথমে আমাদের এই আব্দুল কুদ্দুস ভাই লিখছো এক হাজার টাকা আব্দুল কুদ্দুস ভাই এক হাজার টাকা কামাল ভাই এক হাজার টাকা তারপরে ভাইয়ের নাম হলো মনিরুজ্জামান মনিরুজ্জামান ভাই এক হাজার টাকা জি আশরাফুদ্দিন আশরাফুদ্দিন ভাই এক হাজার টাকা খলিল ভাই এক হাজার টাকা আর যাদেরগুলো নগদ পাইবা সাথে সাথে লিখে রাখবা যে এগুলো পাওয়া গেছে আর তোমার হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের জোবাইয়ের দুই হাজার টাকা আল্লাহ তার এই দানকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাকে একজন দায়ীল আল্লাহ হিসাবে কবুল ও মঞ্জুর করেন কারণ সে চাকরি করে না কিছু করে না এখনো স্টুডেন্ট মানুষ তারপরেও সে দুই হাজার টাকা দাওয়াতের জন্য সে দিবে আলহামদুলিল্লাহ রাশেদ ভাই দুই হাজার টাকা তুমি তাড়াতাড়ি লেখো দ্রুত লেখো আমাদের রাশেদুল ইসলাম ভাই দুই হাজার টাকা জি জি আবু হানিফ শিকদার এক হাজার টাকা জি আবু হানিফ মানে জি এদিকে এদিকে বলেন আবার ভাইয়ের নাম জানলেও আরেকবার বলেন আল্লাহ পাক নামগুলো রেকর্ড করবে না খালি আমরা রেকর্ড করব নাকি আব্দুল হক ভাই আব্দুল হক ভাই দুই হাজার টাকা আচ্ছা লিখতে পারতেছ তো নাকি এয়ার ক্যামেরা বন্ধ করে দাও তাই ঠিক আর লাগবে না এটা কে দিচ্ছে ভাইয়ের নাম জি না আমাদের হিসাবের জন্য তো নাম লাগবে আর এগুলো নাম দিলে আর খেলাপ হবে না ডাক্তার হাবিবুর রহমান যে ডাক্তার হাবিবুর রহমান ভাই পাঁচশো টাকা দিচ্ছেন নগদ দিচ্ছেন ডাক্তার হাবিবুর রহমান আবদুল্লাহ ভাই কত আচ্ছা একসাথে সবাই বলবেন না একজন একজন কথা বলবেন আবদুল্লাহ ভাই কত কই হ্যাঁ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ পাঁচশো টাকা লেখো আল্লাহ এই দানকে কবুল করুক তার ইমানকে আল্লাহ সহি মজবুত ইমান দান করুক যে ভাইয়ের নাম রাব্বি আমার নাম হয় কেমনে রাব্বি তো আল্লাহ আব্দের আব্বি আব্দের আব্বি হ্যাঁ ফজলের আব্বি তাও ঠিক আছে এবার ফজলের আব্বি হ্যাঁ ফজলের আব্বি কত মাশাল্লাহ মাশাল্লাহ ফজলের আব্বি ভাই এক হাজার টাকা যে আমাদের নুরুজ্জামান ভাই নুরুজ্জামান ভাই এক হাজার টাকা হ্যাঁ। নুরুজ্জামান নুরুজ্জামান ভাই আলহাজ নুরুজ্জামান ভাই ওনার নগদ দিয়ে দিচ্ছেন এক হাজার টাকা তারপরে ভাইয়ের নাম বলেন ফজলুল হক ফজলুল হক ভাই কত এক হাজার টাকা ফজলুল হক ভাই এক হাজার টাকা নগদ দিয়েছেন লিখতে সমস্যা হচ্ছে না তো আর কেউ লাগবে না তো ফজদুল হক ভাই এক হাজার টাকা নগদেই দিচ্ছেন তারপরে ভাইয়ের ভাইয়ের নাম জি কত নুরুল আলম ভাই এক হাজার টাকা নুরুল আলম আবু সাইদ ভাই এক হাজার টাকা নগদ আবু সাইদ আবু সাইদ ভাই নগদ এক হাজার টাকা হ্যাঁ আমি যেটা নগদ বলতেছি ওটা আমার কাছে যেটা আসতেছে এটা নগদ বলতেছে হ্যাঁ কমিটি তো হয়ে গেছে আর না বিশৃঙ্খলা হবে না এটা তো ঠিক জি জি নাম হইলো কি নাম আবু রায়হান ভাই পাঁচশো টাকা আবু রায়হান লেখো আবু রায়হান পাঁচশো টাকা আবু রায়হান আবু রায়হান পাঁচশো টাকা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কোন ভাই থাকলে বলেন একজন একজন বলেন আর ইনশাল্লাহ সবাই দিবেন কম বেশি যে যতটুকু পারেন সবাই দিবেন ইনশাল্লাহ এই মাস পুরাটা দিতে পারবেন সেপ্টেম্বর মাস আর সাইফুল ইসলাম ভাই পাঁচশো টাকা এটা কাটটা খলিল ভাই যেটা লিখছেন ওটা নগদ দিয়ে দিচ্ছেন খলিল ভাইয়ের টাকা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আফজাল হোসেন ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ পাক এই দানকে দাওয়াতিল আল্লাহর জন্য কবুল করে নেন আল্লাহ পাক সবাইকে এক একজন দা ইল আল্লাহ বানিয়ে দেন যে আলহামদুলিল্লাহ আমাদের নাজিমুদ্দিন ভাই এক হাজার টাকা মোহাম্মদ ফারুক ভাই এক হাজার টাকা তারপরে আমার নাম লেখো আমি দুই হাজার টাকা জি আমিনুল ইসলাম ভাই এক হাজার টাকা আমিনুল ইসলাম ভাই এক হাজার টাকা জি আবদুল্লাহ আবদুল্লাহ ভাই তিনশো টাকা নগদ দিচ্ছেন আবদুল্লাহ আবদুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শামসুল আলম ভাই এক হাজার টাকা শামসুল আলম না নগদ বলি নাই তো এগুলা হইলো শুধু নাম লেখেন হ্যাঁ, হ্যাঁ রিপন রিপন ভাই তিন হাজার তিন হাজার টাকা আমাদের মুস্তাফিজ ভাই কিন্তু গত তাপসিরে ঘোষণা দিছেন যে হ্যাঁ হ্যাঁ মুস্তাফিজ ভাই তিরিশ হাজার টাকা যে তিরিশ হাজার টাকা দিয়েছেন এটার জন্য জি আজাদ ভাই পাঁচ হাজার দিছেন দুই হাজার দুই হাজার দুই হাজার আর দোতলায় কি কেউ গেছে আচ্ছা শওকত আলী ভাই আচ্ছা শওকত আলী ভাই নগদ পাঁচশো টাকা দিচ্ছেন মোহাম্মদ মোজাম্মেল ভাই এক হাজার টাকা মোহাম্মদ আলী ভাই এক হাজার টাকা যে আমাদের জাহিদুল সরকার ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ এই দানকে আল্লাহ যেন কবুল করে নেন এবং কেয়ামত পর্যন্ত এগুলাকে আল্লাহ পাক সদাকায় জারিয়া হিসাবে যেন কবুল করেন আমরা যে কাজগুলো করি এগুলো তো কেয়ামত পর্যন্ত থাকবে এগুলো ইনশাআল্লাহ আপনার এই ইন্টারনেট ওয়েবসাইট এগুলো দিন দিন ডেভেলপ হবে কেয়ামতের আগে এগুলো আরও অনেক ডেভেলপ হবে আমাদের এগুলো কিন্তু বিলুপ্ত হবে না এগুলা থাকবে এগুলা দ্বারা কেয়ামত পর্যন্ত আমরা পৃথিবীতে থাকবো না কিন্তু মানুষ এগুলা দিয়ে উপকৃত হবে কেয়ামত পর্যন্ত এগুলো সদাকায় জারিয়া সদাকায় জারিয়া হিসেবে আমাদের কবরে এটার আমল এটার আমল্লামা ফজিলত যোগ হতে থাকবে জি আমাদের ভাইয়ের নাম লেখেন সিদ্দিকুর রহমান ভাই এক হাজার টাকা সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান ভাই হলো আবার আমার ছাত্র সরাসরি ছাত্র ওস্তাদের থেকে ছাত্র বড় নবী সালামের এক সাহাবি ছিলেন শরীফ ভাই পাঁচশো টাকা নগদ শরীফ ভাই পাঁচশো টাকা জি জি আমাদের এনাম এনাম ভাই এনাম ভাইয়ের নাম লিখছেন এনাম ভাই এক হাজার টাকা জি জি আপনার নাম হইল কি ও যে আমাদের হাজি ইজ্জত আলী ভাই হাজি ইজ্জত আলী ভাই পাঁচশো টাকা হাজি ইজ্জত আলী বসুন্ধরা পাঁচশো টাকা জি জি মোবাইল নম্বর লাগবে না সবাই নিজ দায়িত্বে দিয়ে যাবেন হ্যাঁ নিজ দায়িত্বে এই মাসের মধ্যে দিয়ে যাবেন এই সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে যাবেন কারণ এই যে এখন ঈদের বোনাস পাবেন ঈদে ব্যবসা বাণিজ্য বাড়বে আমরা দোয়া করবো আল্লাহাক যেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন ঈদের সময় হ্যাঁ তো এই ঈদের যে খরচ করবেন ওই ঈদের খরচের মধ্যে এটাও একটা খরচ যে দাওয়াতের জন্য আল্লাহর দিনের জন্য এটা খরচ জি যারা যারা নাম লেখাচ্ছে আগামী কেন এত তাড়াহুড়ার দরকার কি আমরা তো সময় দিয়ে দিছি সেপ্টেম্বর হ্যাঁ, অসুবিধা নাই মানে চেষ্টা করবেন এই মাসে এই যত আগে দিয়ে দিতে পারেন কিন্তু সেপ্টেম্বর শেষ পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের মধ্যেই দিবেন আমরা অক্টোবরে ইনশাল্লাহ যাতে এটা ব্যবস্থা করতে পারি জি জি জি শকর আলী কার নাম বাবার নাম ও জি শকর আলী ভাই তিনি মারা গেছেন ওনার মেয়ে ওনার মেয়ে কত টাকা একশো টাকা দিচ্ছেন দোয়া করার জন্য যে আমরা ওই ভাইয়ের জন্য দোয়া করি যে আর বাকি সবাই তো জানলেন বিষয়টা তো পরবর্তীতে আমাদের হাসান আছে রানা ভাই আছে ওনাদের কাছে লেখাই দিবেন লেখা ইনশাল্লাহ আমরা যাতে সুন্দরভাবে ব্যবস্থাপনাটা করতে পারি সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ জি তাহলে আজকে আর আমরা প্রশ্ন উত্তর পর্ব করতেছি না ইনশাল্লাহ সুরা আল ফাতেহার উপরে এখনো আলোচনা শেষ হয় নাই এজন্য এখন প্রশ্ন উত্তর দেওয়া যাবে না যখন সব আলোচনা শেষ হয়ে যাবে তারপরে শুধু প্রশ্ন উত্তর থাকবে সুরা আল ফাতেহার উপরে এই জন্য সুরা আল ফাতেহার উপরে আজকে আর কোনো প্রশ্ন উত্তর আমরা শুনবো না জি কোন ভাই রিপন ভাই রিপন ভাই এক হাজার টাকা সাজু ভাই কত দিচ্ছেন জি সাজু ভাই এক হাজার টাকা লিখছেন জি জি বাবু বাবু ভাই কোনটা একটু চেহারা দেখি না জি আলহামদুলিল্লাহ নামও জানা হইলো সবারই চিনা হইলো জি বাবু ভাই পাঁচশো টাকা বাবুল বাবুল ভাই বাবুল ভাই পাঁচশো টাকা এমনি তো সবাইকে চিনি কিন্তু সবাই নাম জানি না নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না এমনি সবাইকে চিনি আমরা জি সুমন ভাই পাঁচশো টাকা সুমন ভাই পাঁচশো টাকা পরে নামাজের পরে হিসাব দিয়ে দিয়েন কত টাকা উঠছে টোটাল আব্দুল রাজ্জাক ভাই পাঁচশো টাকা নাসির উদ্দিন ভাই কত নাসির আহমেদ ভাই এক হাজার টাকা নাসির আহমেদ নাসির আহমেদ ভাই নাসির আহমেদ ভাই এক হাজার টাকা জি শামীম ভাই শামীম ভাই এক হাজার টাকা শামীম লেখো শামীম এক হাজার টাকা জি আর আর কোন ভাই আছেন আমরা ইনশাল্লাহ পরবর্তী তাপসিরে পরবর্তী তাপসিরে খাস করে এই এগুলার জন্য দোয়া করব আজকে আজকে মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ মোহাম্মদ টাকা আমরা পরবর্তী নাচের ইনশাআল্লাহ সবার কর্মীদের জন্য হ্যাঁ, সবার জন্য ইনশাআল্লাহ আমরা খাস করে দোয়া করবো এটা এটার জন্য আলাদা জি তাহলে আমরা আজকে